वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनंदनंदन वन्दे राधिका गोपीजन गोपीजनसमायुतं बिन्दावनं मनोहरम् वाछा कल्पतरो वैश्य कृपा वैष्णवेभ्यो पति नमः वैष्णवभ्यो नमो वाचालं पङ्गुं लङ्घयतिरे यमह वंदे परमाधव बृंदाई तो किया वि कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरे सङ्कीर्तने कृष्णकथोपदेशे गौरीयपात्रस्य प्रकाशने च सदानुरक्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमदाखजगोद्वरुण् धैर्यं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरुञ्चनुतं शरण्यं भीतात्यहं पनुतपाल्लभवद्विपूतम् वन्दे महापुरुषते चरणारविन्दं त्यक्ता दुस्तज्ज सुरेप्सितरज्जलक्ष्मीं धर्मीष्टार्जवचसा जदगाधरण्यं मायामेघदयितप्सितं वधा वद वन्दे महापुरुषते चरणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छठाय विस्फुजित किमपि गपवधु स्वदर्श सागर सारमूर्ति साराधि साराधिकामयि कदा चैतन्य प्रभु नितानंद श्री गदाधर शिवासादी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रियाद्वैत गदाधर शिवासदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे गजानुलम्बितभुजौ कनकाबदातो सङ्केतनैकपितरो कमलाहिताक्षो ईशाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे करुणा करुणाभतारो हरे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 কৃষ্ণেতর বিষয় কাকে বলে যেটা কৃষ্ণ সেবার জন্য লাগে না কৃষ্ণ সেবায় লাগানো হয় না সেটাকে বলে কৃষ্ণতর বিষয় অন্যয় ব্যতিরিকভাবে জগতের সমস্ত বস্তু অন্যয় ব্যতিরিকভাবে কৃষ্ণ সেবার উপকরণ বলে জানলে জীবের বন্ধন দশা তৈরি হয় না অন্যয় ব্যতিরিকভাবে জগতের সমস্ত বস্তু কৃষ্ণ সেবার উপকরণ অনুভব করতে পারলে তখন আর জীবের বন্ধন উপস্থিত হয় না শিল সরস্বতী ঠাকুর বলতেন শ্রীমদ্দি ভাগুজি মহাপুরাণের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত কেবল ভক্তেরই আলোচনার প্রাধান্য দেখা যায় বিভিন্ন আলোচনার মাধ্যমে অন্তিমে গিয়ে ভগবান অপ্রাকৃত ভগবানের লীলা গাথা বাস্তবিক বিষয় যেগুলো অপ্রাকৃত জগতের লীলা সেই সমস্তগুলো দশম স্কন্ধেতে শুরু হয় নবম স্কন্ধ পর্যন্ত প্রায় ভগবত কথা অল্প অল্প সমস্তই ভাগবত কথা তো ভক্ত ভাগবত তাদের আলোচনা আমরা কালকে আলোচনা প্রসঙ্গে সময় অল্প সেই জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে আলোচনা প্রসঙ্গের কালকে দেখা গেছিল পেথু মহারাজের শত অশ্বমের যজ্ঞ করার যে সংকল্প সেটা বৃথা হওয়ার নয় তার সংকল্প অবশ্যই সিদ্ধ হবে কিন্তু ইন্দ্র মহারাজ যেহেতু তার নাম শতক্রতু তিনি একশো অশ্বমের যজ্ঞ করেছেন তার ইচ্ছে নয় যে তার এই যে সুনামটা কেউ ভঙ্গ করুক ইচ্ছে নয় পিতু মহারাজ যখন যজ্ঞ করছেন ইন্দ্র মহারাজ বিভিন্ন রকমভাবে সেই যজ্ঞে বাধা সৃষ্টি করলেন শেষে গিয়ে এমন হলো যে পৃথু মহারাজের একশো যজ্ঞ করা প্রায় অসম্ভব হয়ে উঠল প্রতি ক্ষেত্রেই বাধা সৃষ্টি করছেন কখনো অশ্ব চুরি করে নিয়ে যাচ্ছেন কখনো কিছু করছেন শেষে তার পুত্র পৃথু মহারাজের পুত্র তাকে ধরবার জন্য ছুটলেন বিনাশ করবার জন্য ইন্দ্র মহারাজ কখনো কখনো পাষণ্ড বেশ কখনো কখনো কী বেশ এইসব বেশ ধারণ করে বিভিন্ন জায়গায় পালাতে লাগলেন পিতু মহারাজের পুত্র বিজিতাশ্ব অশ্বকে কেড়ে নিয়ে এসছিলেন তিনি অনায়াসে ইন্দ্রকে মারতে পারতেন কিন্তু মারেন না এই জন্য ইন্দ্র তাকে অন্তর্ধ্যান বিদ্যা দান করেছিলেন অন্তর্ধান বিদ্যা দান করেছিলেন এইভাবে দেখা যায় যে পুত্র বিজিতাস্য পৃথিবীর ঐদেশ্বর হলেন পিতুপুত্র বিজিতাস্য পৃথিবীর অধীশ্বর হলেন তিনি ভাতৃবৎসল ছিলেন তাই জন্য তিনি একা ওভারঅলভাবে সামগ্রিকভাবে তিনি সেটা দেখাশোনা করলেন কিন্তু চারজন কনিষ্ঠ ভাতাকে চারদিকটা দান করে দিলেন হরিয়ক্ষকে পূর্ব ধূম্রকেশকে দক্ষিণ বৃক্ষকে পশ্চিম এবং দ্রবীণকে উত্তর দিক দান করলেন এই পৃথুনন্দন বিজিতাস শিখণ্ডী নাম্নী ভার্যার গর্ভে সর্বজনাদৃত তিনটি পুত্র উৎপাদন করলেন পাবক পবমান সূচি এরা পূর্বে অগ্নি ছিলেন অগ্নির অনেক নাম আছে কিন্তু তারা কোনো অপরাধ ফলে বৈশিষ্ট্য সাপেতে এই জন্ম লাভ করলেন পরে সেই দেহ ছেড়ে আবার অগ্নিস্বরূপে ফিরে গেলেন অগ্নিত্ব প্রাপ্ত হলেন এই অন্তর্ধ্যান নভস্বতী নামনি অন্য অন্য একটা পত্নীর গর্ভে হবিধান নামক পুত্র উৎপন্ন করলেন এইভাবে ধীরে ধীরে দেখা গেল তাদের বিভিন্ন বংশবিস্তার হল আর হবিধানের পুত্র ভাগ্যবান প্রজাপতি বহিষ্যৎ কর্মকাণ্ডতে বিশেষ রূপে দক্ষ ছিলেন তিনি প্রচুর যজ্ঞ করেছিলেন তার যে যজ্ঞ করার বিষয়টা এটা ইতিহাসে কোনো দিন নাই একটা জায়গা যজ্ঞ শেষ করলেন সঙ্গে সঙ্গে পাশে আবার যজ্ঞ শুরু করলেন এইভাবে পুরো বসুন্ধরা জুড়ে যেন মনে হলো তিনি যজ্ঞ করেছেন এবং কুশ কাশ এসব দিয়ে পুরো জায়গা ছেয়ে গেল এই জন্য তার এই যজ্ঞ করা আদি সমস্ত বহু প্রচেষ্টা দেখে এই জন্য তাকে লোকে প্রাচীন বরহি বলতো যখন আমাদের ওই দক্ষযজ্ঞ বিনাশ হলো সেই সময় প্রাচীন বরহি রাজ্য সিংহাসনে ছিলেন রাজত্ব করছে এই প্রাচীন বরহি ব্রহ্মার আদেশে সমুদ্রকন্যা শতদ্রুতিকে বিবাহ করেন শতদ্রুতিকে বিবাহ করার পর তাদের সর্বাঙ্গ সুন্দরী বালা বিবাহকালে অগ্নি প্রদক্ষণ করছিলেন তখন অগ্নি পূর্বে সুখীর প্রতি যেরূপ অভিলাষ প্রকাশ করেছে তার প্রতি সেরূপ অভিলাষ প্রকাশ করে যাই হোক শতদ্রুতির গর্ভে এই যে প্রাচীন মরি রাজা সন্তান উৎপাদন করলেন দশটা পুত্র উৎপাদন করলেন তাদেরই নাম হল প্রচেতা তাদের নাম হলো প্রচেতা পিতা বললেন তোমরা প্রজা সৃষ্টি করো আমি তো ব্রহ্মা পিতামহ ব্রহ্মা যেরম আদেশ করেছিলেন পরপর সবাই ব্রহ্মার আদেশকে পালন করবার জন্য তারা স্ব কার্যে নিযুক্ত আছেন কাজে এখানেও তার ব্যতিক্রম নেই সেখানে তাকে যখন বলা হলো প্রাচীন মহরি যখন বললেন প্রচেতাগণকে তোমরা পূজা বিস্তার করো তারা বললেন আমরা পূজা বিস্তার করব কিন্তু আগে ভগবানের কৃপা লাভ করে তারপর করলে ভালো হবে সেই জন্য পূজা সৃষ্টি কার্যের জন্য বিশেষ ক্ষমতা এবং ভগবানের করুণা লাভ করবার জন্য সমুদ্রেতে গেলেন সমুদ্রেতে প্রবেশ করলেন দশ সহস্র বৎসর তপস্যায় ভগবানকে অর্চনা করেছিলেন কিন্তু তার আগে ভগবানের ভগবান শঙ্কর দয়া করে তাদেরকে দর্শন দিয়েছিলেন এবং কিছু উপদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন এই উপদেশ তোমাদের আমি দিলাম এবং ব্রহ্মাও আমাদেরকে এই গীত শিখিয়ে দিয়েছিলেন যে স্তুতি যেটার দ্বারা ভগবানকে সন্তুষ্টি করা যায় আমিও এটা তোমাদেরকে শেখালাম তোমরা তাকে প্রসন্ন করলে পরে কোনো কিছু অসাধ্য থাকবে না সবই পাবে রুদ্রের রুদ্রের কৃপাতে তারা ক্ষমতা লাভ করলেন এবং ভজনে প্রবৃত্ত হলেন আমাদের গীতা অনেক রকম হয় শ্রীমদ্ ভাগবতজী মহাপুরাণে কত রকম গীতা গোপী গীতা বেণু গীতা রুদ্র গীতা ইত্যাদি সমস্ত গীতার কথা আমরা পাই শঙ্কর ভগবান যে সমস্ত জিনিস শিখিয়ে দিয়েছেন স্তোত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য সেটার নাম হলো রুদ্রগীতা সময়ের অল্পতার জন্য বিস্তৃত ব্যাখ্যা সম্ভব হয় না প্রধান প্রধান কিছু আলোচনা করা হচ্ছে শঙ্কর ভগবান তাদেরকে বলছেন ক্ষণার্ধে না পিতুলয়ে ন স্বর্গম না পুনর্ভবম ভগবৎসঙ্গী সঙ্গ সমর্তনাম কিমুতাশিষ ক্ষণার্ধকালও যদি ভগবত ভক্তের সঙ্গ হয় তার নিকট স্বর্গ মোক্ষ আদি এর তুলনা কখনোই করা যায় না আর মর্তের সুঘাতি মর্তবাসী যারা আছেন তাদের যে সুখের স্বাচ্ছন্দ্য সুখের যে বিষয় এটার কি তুলনা করা যায় বড় সামান্য বিষয় নজস্ব চিত্যম বহিরত বিভ্রমম তম গুহায়াঞ্চ বিশুদ্ধম আবিশত ইয়দ্ভক্তি যোগানো গৃহীতম অঞ্জসা মুনির বিচষ্টে ননু তত্র তে গতিম যখন সাধুকের প্রতি ভক্তি নিবন্ধন পুরুষের চিত্ত অনুগৃহীত বিশুদ্ধ হইয়া বাইরের যে বহির্জগতের বিষয় থেকে উপরত হয় অর্থাৎ যখন আকৃষ্ট হয় না তখন অজ্ঞান গুহাতে লয় না পায় তখনই সেই পুরুষ তোমার তত্ত্ব তখনই সেই পুরুষ তোমার তত্ত্ব জানিতে পারে অর্থাৎ সেই মানব তখন তা ভগবানের তত্ত্ব জানতে পারে পরবর্তী সময়ে দেখা যায় পরবর্তী পঞ্চমিশ পঞ্চবিংশ অধ্যায় এইভাবে তারা রুদ্রগীত গান করতে করতে যে উপদেশ পেয়েছিলেন এর দ্বারা ভগবানকে আরাধনা করেছিলেন এবং কৃতকৃতার্থ হয়েছিলেন এখানে নারদজি মহারাজ প্রাচীন বরহির যে বিভিন্ন রকম কর্মকাণ্ডের প্রতি আসক্তি বহু পশু বলি দিয়েছেন বিশুদ্ধ ভক্তির প্রতি তার কোনো নজর নাই কোনো লক্ষ্য নাই নারদজি মহারাজ করুণা করে সেই প্রাচীন ভরি তাকে উপদেশ করলেন রাজন আপনি যা করছেন তার ফলে আপনি যত পশুকে মেরেছেন তারা সব আপনার মৃত্যুর অপেক্ষা করছে তারা সব প্রতিশোধ নেবে যেসব পীড়া তারা লাভ করেছে তারা আপনাকে সেরকম পীড়া দেওয়ার জন্য অপেক্ষা করছে যেহেতু প্রাচীন বর্হির হৃদয়তে সর্বদাই কর্মকাণ্ডের প্রাবল্য কিছুতেই এই আত্মতত্ত্বের কথা তার কানে ঢুকবে না আর ঢুকবে না বলে নারদজি মহারাজ তাকে পুরঞ্জন উপাখ্যান বললেন যেটা একটা উপাখ্যান যার মাধ্যমে যেটা একটা এমন একটা উপাখ্যান যার মাধ্যমে এই বিভিন্ন গভীর তত্ত্ববস্তুকে প্রকাশ করা হয়েছে বিভিন্ন রকম বিস্তৃত বর্ণনা আছে কিন্তু পুরঞ্জন উপাখ্যান যখন বললেন নারদজি মহারাজ প্রাচীন বর্হি কিছু বুঝতে পারলেন না প্রাচীন বর্হি বললেন নারদজি মহারাজ আপনি যে কথা আমাদেরকে বললেন আমার তো কর্মে আসক্ত ধি আমি এর কথা কিছু বুঝতে পারলাম না আপনি যদি একটু অল্প কথায় আমাকে বুঝিয়ে দেন সোজা কথায় এত গম্ভীর কিছুই আমি বুঝতে পারছি না আমার আসক্তি সবসময় কর্মকাণ্ডিতে আমি এতদিন ধরে যা করেছি তার একটা অভ্যাস আমার দাঁড়িয়ে গেছে কিছু নারজু নারজুমহানা বললেন দেখুন এই যে পুরঞ্জন যাকে বললাম সেই হচ্ছে পুরুষ যেটা জীবাত্মা সে বিভিন্ন কর্মফলেতে বিভিন্ন দেহ লাভ করে যেটা বলতে গিয়ে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়ে কোনো পুর ভালো দেখলো তাতে প্রবিষ্ট হলো এই পুরে আমি অনেক দিন থাকবো একটা দার্শনিক আলোচনা জীবাত্মা নিজের কর্মফলেতে বিভিন্ন জনি প্রাপ্ত হন কখনো হাতি কখনো ঘোড়া কখনো সাপ কখনো মানুষ কখনো গাধা এরকম রাজন আমি ওই জন্য বলেছিলাম বিভিন্ন সুন্দর বাড়ি রাজপ্রাসাদ তাতে নটা গেট থাকে স্বাভাবিক নটা গেট সেই নটা গেট কি কি তারও আপনি জানেন দুটো চক্ষু নাসিকা সিদ্ধ দুটো কর্ণ উপস্থ আছে পায়ু সেই সব জায়গায় সমস্ত গুলো বিবেচনা করে একটা দার্শনিক কথা বললেন এই জীবাত্মা কখনো চতুষ্পাদ প্রাণীর রূপ ধারণ করে বাইরের দিকে আবার অন্যত্র বলা আছে একটা কাষ্ঠ তার যেমন আকৃতি আগুনটা যেমন জলে যখন কাষ্ঠের যেরম আকৃতি আগুনটা সেরম রূপ ধারণ করে সেই রকমভাবে আর অবিজ্ঞাত পুরুষ অবিজ্ঞাত একজন বন্ধুর কথা বলা হয়েছিল সেটা হচ্ছে পরমাত্মা পরমাত্মাকে জীবাত্মা জানতে পারে না একই সঙ্গে থাকে যদি জীবের কোনো বাস্তবিক বন্ধু হয় তাহলে সে বন্ধু হলো ভগবান পরমাত্মা কিন্তু সে কথাটা কেউ উপলব্ধি করতে পারে না অনন্তকাল ধরে যে সমস্ত বিষয়গুলোকে জীবাত্মা আপন বলে মনে করে এসছে এটা কিন্তু কারোর সঙ্গে বাস্তবিক পক্ষে জীবাত্মার কোনো সম্বন্ধ নেই থাকবে না ছিল না এটা ত্রিকাল সত্য বিষয় জীবাত্মার কোনো বিষয়ের সঙ্গে কোনো সম্বন্ধ নেই থাকবে না ছিল না কিন্তু এটি ফেলাসি এটি আশ্চর্য বিষয় এটা কেউ উপলব্ধি করতে পারে না যেটা কি ভাগবত শাস্ত্র বলছেন পশ্চন নপি নপাশ্বতি এ নশ্বর জগতের সমস্ত কিছু দেখছে সম্মুখে সব কি কি ঘটনা ঘটছে সম্মুখে চলে যাচ্ছে সমস্ত তারপরেও মায়াদেবীর এমন প্রভাব তাকে কোনোদিন উপলব্ধি করতে দিচ্ছে না বড় আশ্চর্য বিষয় যেটা পঞ্চম স্কন্ধে আমরা পাব নির্হিত পুত্রম পিতরম জিজিবিষতি পুত্রকে পুড়িয়ে এলো শ্মশানে একটু আগে পুত্র মরে গেছে পুত্রকে পিতা গিয়ে পুড়িয়ে এলো পুড়িয়ে এসে সমস্ত কিছু হলো কিছুদিন পরে আবার সেই যেরম ক্রিয়াকর্ম জীবনের যা যা কিছু কর্ম তাস খেলা মজা করা বিভিন্ন রকম আনন্দ এগুলো চলতে থাকলো অথচ পুত্রকে নিজে হাতে পুড়িয়ে এলো এই জন্য ছিল যুধিষ্ঠির মহারাজকে যক্ষরূপী যে ধর্মরাজ প্রশ্ন করেছিলেন জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি অনেকগুলো প্রশ্ন করেছিলেন জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি রাজা যুধিষ্ঠির মহারাজ মহাবৈষ্ণব ভগবত প্রেরণাতে তিনি তার জীবন ধারণ করেন আগেও বলা হয়েছে যদি আমাদের ইচ্ছা ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যায় সেদিন আমরা বাস্তবিক সুখী হতে পারি যেদিন আমাদের ইচ্ছা ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যাবে সেদিনে আমরা সুখী হব তখনই আমাদের দিব্য জ্ঞান জাগরুক হবে তৎপূর্বে সম্ভব হয় না কিন্তু যুধিষ্ঠির মহারাজের নামই হয়েছিল যুধিষ্ঠির যুদ্ধেতে যিনি স্থির থাকতে পারেন তার কোনো চঞ্চলতা উপস্থিত হবে না সর্বদাই ভগবত চরণে নিশ্চল মনোবৃত্তি তাকে বলা হয় যুধিষ্ঠির যুধিষ্ঠির মহারাজ ভগবত চিন্তনের দ্বারা যে উত্তর দিয়েছিলেন এটা অনেক অনেকেই আপনারা জানেন তথাপি একটু যা স্মরণ করিয়ে দেওয়া যুধিষ্ঠির মহারাজ সেখানে উত্তর দিয়েছিলেন অহনানি ভূতানি গচ্ছন্তি হো জমালয় শেষম স্থাবরমিচ্ছামি কিমশ্চর্যমতে পরমম अहन्यहानि भूतानि गच्छन्त्यो जमालयम শেষম স্থাবরম ইচ্ছামি কিমাশ্চর্য মতে পরম বললেন এইটি তো সবচেয়ে আশ্চর্য যে চোখের সামনে সমস্ত বলহরি হরিবোল বলহরি হরিবোল রাম নাম সত্য হ্যায় চলে যাচ্ছেন কিন্তু যারা সেগুলোকে ফিরে দেখছেন কে যাচ্ছে তাদের চেতনা আসছে না যে আজকে উনি গেলেন এই মুহূর্তে আমিও চলে যেতে পারি তাদের চেতনা আসছে না কোনো ব্যক্তিকে যদি বাস্তবিক দয়া করা হয় সেই দয়াটা শ্রেষ্ঠ দয়া কি করে মানা হবে কখন মানা হবে যদি কেউ কাউকে দয়া প্রদর্শন করে তা সেই দয়াটা সবচেয়ে শ্রেষ্ঠ দয়া কখন হয় সেটা উত্তর দিতে গিয়েছিল বহুপাত জানিয়েছেন যখন কোনো ব্যক্তির হৃদয়তে তুমি চিরকালের যে একটা অজ্ঞান সেটাকে সরিয়ে দিয়ে তুমি তার ভেতরে যদি তত্ত্বজ্ঞান জাগ্রত করতে পারো তাহলে তার অনন্তকালের যে অভাব সেটা মিটে যায় যেটাকেই ভাগবত শাস্ত্র বলেছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা কিংবা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে যেমন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা বলা হয়েছে সেটাকে বেদান্তের সূত্রেতে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা সেটাকেই ছিল সনাতন গোসাইজি ভগবানের পার্শ্বদ হয়েও সাক্ষাৎ পরাৎপরাখিলেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রশ্ন রেখেছিলেন কে আমি কেনে মরে যারো তাগত যারে তাপত্রয় ইহা নাই জানি কই সে মরহিত হয় কি বলে তত্ত্ব সম্বন্ধীয় প্রশ্ন যেটাই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে আলোচনা প্রসঙ্গে শিল পরীক্ষিত মহারাজ জীবনের অন্তিম মুহূর্তেতে যে প্রশ্ন রেখেছিলেন তার বেশ কিছু আলোচনা হয়েছিল পূর্বে যে প্রশ্নেতে পরীক্ষিত মহারাজকে প্রশংসা করেছিলেন গুরুদেব সুখদেব গোস্বামী সেই প্রশ্নটা আমরা আমাদের জীবনে যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জীবনে ভুল হবে না আমাদের জীবনে ভুল হবে না আমাদের সময় চলে আসছে আমরা কেউই এই জগতে থাকবো না তার প্রস্তুতি দরকার এই জগৎ থেকে যাওয়ার জন্য যে প্রস্তুতি আমাদের সমগ্র জীবনটা সেই প্রস্তুতির জন্যই ভগবান দিয়েছে কে কত এক্সেলেন্টভাবে কে কত সুন্দরভাবে দেহ ছাড়তে পারবে এটা কি বলে ভজনের কেরামতি কে কত সুন্দরভাবে দেহ ছাড়তে পারবে ভগবানের কাছে যেতে পারবে এখানে তর্ক ঝগড়ার কোনো কোনো কোনো বেসলেস এখানে কোনো তর্ক ঝগড়া কোনো স্থানই নেই যে যত পরিমাণে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন যিনি যত পরিমাণে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন তত পরিমাণেই তার লাভ আর সমস্ত জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শেখা এটা ভগবত ভজনের একটা গুপ্ত চাবিকাঠি কেউ নিজের জীবনে যদি পরীক্ষা করতে চায় সে আজ থেকেই পরীক্ষা শুরু করে দিতে পারে অ্যাপ্লাইড ফর্মে প্রয়োগ করে দেখবে যস্মিন সর্বাণী ভূতানি আত্মৈব অভূত বিজানত তত্র ক শোক ক্রোমোহ একত্তম অনুপশ্যত সমস্ত জগৎকে ভগবৎ সম্বন্ধে দেখতে শেখা সবার প্রতি একটা করুণা হৃদয় থেকে হিংসা ভাবের সম্পূর্ণ বিসর্জন এগুলো না হওয়া পর্যন্ত ভগবান সন্তুষ্ট হয়েছেন এটা অ্যাবজার্ড হতে পারে না এগুলো লক্ষণ সমস্ত পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল সেটা কোনো তার ব্যক্তিগত প্রশ্ন নয় এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন এটা আন্তর্জাতিক প্রশ্ন এটা ইন্টারন্যাশনাল প্রশ্ন যাকে বলে সেইটি ঠিকই কথা সেখানে তিনি প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীজিকে অথো পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষে হয়ৎকার্যম ম্রিয়মানস সর্বথা अथो पृच्छामि संसिद्धिं योगिनां परं गुरुं पुरुषस्य हयत्कार्यं म्रियमाणस्य सर्वथा মরণশীল মানুষের আপনার কাছে প্রশ্ন করছি আপনি যোগীগণের মধ্যে শ্রেষ্ঠ যে মরণশীল মানুষের কি করা উচিত অথ পৃচ্ছা আমি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্য ইহ ইয়ৎ কার্যম মানস্য সর্ব মরণশীল মানুষের সর্বথাই একটা এমন একটা কি করা উচিত কর্ম যেটাতে তার শ্রেয় লাভ হয় সেইটার উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন সেটা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু এ কথাই বলেছেন ভাগবতের যা সিদ্ধান্ত শ্রীমন মহাপ্রভু সেই ভাগবত যে মহাপুরাণ সে কৃষ্ণ বস্তু আর তিনিও সেই কৃষ্ণ বস্তু সেখানে সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন एतद्निवृत्तमानानां मिच्छतामकुतो भयम् एतद्निवृत्तमानानां मिच्छतामकुतो भयं योगिनां निपरिणितं হরির্নামানুকীর্তনম একটাই কথা এইটি দেখো যত শাস্ত্রের বিচার আছে ঋষি মুনি স্বাস্থ্যকাররা সমস্ত একই বিচার দিয়ে গেছেন এ তৎ নিবৃত্ত মানা যারা প্রবৃত্তি মার্গে চলছেন তারা ঘুরুন চাটনি খান এই জন্ম খেলেন পরের জন্ম আবার কেউ কেউ বলবে এক জন্ম কি হয় আরে কে বলল তোমার এক জন্ম এটা অনন্ত কোটি জন্ম ধরে চলছে তোমার জন্ম তো বলছে এক জন্ম কি হয় এক জন্ম কোনটা ভাবছে এটা তোমার এক জন্ম ইনফিনিটি কাল অনন্তকাল ধরে কর্ম বিকাকে গতাগতি পুনঃপুহ মতিরহু আপার সঙ্গ গীতকার বলেছেন না মাধব বহুত মিনতি করিত মাধব বহুত মিনতি করিত করম বিপাকে গতাগতি পুন পুন করম বিপাকে গতাগতি পুন পুন মতিরহু তুয়া পরসঙ্গ মাধব বহুত মিনতি করিত করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ এক জন্ম নয় এটা অজ্ঞানীদের কথা অনন্তকাল ধরে জীব আছেন ঈশ্বরও আছেন অনন্তকাল কৃষ্ণ বহির্মুখ হয়ে ভগবাঞ্ছা করে অতএব মায়া তারে জাপটাইয়া ধরে এটি তো কথা কাজেই যখন সুযোগ উপস্থিত হয় সেটাকে সর্বাঙ্গীনভাবে কাজে লাগানো কর্তব্য সুবর্ণ সুযোগ বারবার আসে না জীবনে সুবর্ণ সুযোগ জীবনে বারবার আসে না এ তৎ না মিচ্ছতাম মিচ্ছতাম অকুত ভয়াম যদি জীবনে নির্ভীক হতে চায় কেউ সম্পূর্ণ ভয়কে মিটিয়ে দেবে ভয় বলে কিছু নেই আর ভয় আসেই বা থেকে ভয়ের উৎপত্তির কথা ভাগবতী মহাপুরাণ বলেছেন দ্বিতীয় অভিনিবেশটাকে ভয়ে যখন অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব বিরাজমান অদ্বয় জ্ঞান তত্ত্ব সেখানে কোনো অন্যরকম কোনো দ্বিতীয় অভিনিবেশ আসা সম্ভব নয় যেটা বলতে গিয়ে বহুপাত বলছেন আমরা ভগবানের ভগবানকে দেখে নেব ভগবানের দ্রষ্টা সেটা হচ্ছে ভোগ্য বুদ্ধি ভগবানের কাছে আমরা দৃশ্য আমরা ভগবানের সেবার উপকরণ ভগবান যা করেন করবেন কালকে শিক্ষাষ্টকের শেষ আলোচনা প্রসঙ্গে বিশেষ কিছু কথা উত্থাপন করা হবে তো সেখানে আলোচনা প্রসঙ্গে বলেছে যখনই কোনো ভূতের প্রতি কোনো যে নানাত্ম চারি জগতে আমার থেকে আলাদা আলাদা সমস্ত দেখতে পাচ্ছি বিভিন্ন রং রূপ রস আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা সব তাদের ভাবনা এগুলো সমস্ত প্রপঞ্চে পড়ে গিয়ে হয়েছে বাস্তবিক পক্ষে কিছু নাই সমস্ত ভগবত সেবার উপকরণ সবার দায়িত্ব একটাই এর হচ্ছে ভগবানের সেবা করা আমার হাত পা নাক কান মুখ যা কিছু সব আমার আমাকে বাঁচিয়ে রাখবার জন্য আমার আত্মার সেবা করে এটা অজান্তে কার সেবা করো চোখ দেখে হাত কাজ করছে সমস্ত পা সমস্ত নাক মুখ চোখ সমস্ত হোল সিস্টেম বডির যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার সেবায় ব্যস্ত আছে যদি প্রশ্ন করা কেউ উত্তর দিতে পারে বাস্তবিক পক্ষে বলে এই নিজের সেবা করছে এটাকে নিজের কে নিজে তুমি কে বাস্তবিক পক্ষে জীবাত্মা অজ্ঞানে পড়ে গিয়ে এটা ভাবনা করছে ভগবান বলছেন মামাই বংশ জীব লোকে জীবভূত সনাতন আর এরা তো আমারই অংশ তো অংশ সমস্ত অংশী তার সেবা করুন ইটস কোয়াইট ন্যাচারাল এর স্বাভাবিক এটা কেন করছে না করছে নাটা কেন এটি অস্বাভাবিক সেই জন্য সেখানে উত্তর দিচ্ছেন পরীক্ষিত মহারাজ কে সুখদেব গোস্বামী যে এটা তো সমস্ত ঋষি মণিগণ শাস্ত্রেতে নির্ণয় করা হয়ে গেছে এ তদ নিবৃত্ত মহানানাম ইচ্ছতাম অকুত ভয় কেন ভয় তোমার উৎপত্তি হচ্ছে এই দ্বিতীয় অভিনি দ্বিতীয় অভিনিবেশ থেকে ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তহসাত ঈশাত অপেতস্ব বিপর্যয় অশ্রুতি তন্ময়া অত বুধ আভয়ত্বম ভক্তৈক এইসম গুরুদেব তাত্ম ভক্তৈক এসা গুরুদেব তাত্মা এইটি হলো পথ ভয় এসছে এর থেকে দ্বিতীয় অভিনিবেশ থেকে যখন কেউ নেই তখন আর ভয় কি যখন কেউই নেই ভয় পাওয়ার ভয় পাকা পাকে পাবো সবই তো ভগবতময় এই জগৎ সমস্ত কিছু তখন তার মধ্যে থেকে যখন এই অবস্থাটা আসে তখন তাকে আর কেউ কোনো সর্পও দংশন করতে পারে না কোনো মানুষ তাকে মারতে পারে না কোনো মানুষ ক্ষতি করতে পারে না সে তখন এমন একটা এক্সেলেন্ট স্টেজে অবস্থায় থাকে তাকে কাউর ক্ষমতা নেই কিছু করে সে অপূর্বভাবে জীবনযাপন করে ভগবত চিন্তায় মগ্ন সেখানে বিচার করো আমরা এই সবগুলো এত দূর এলাম এটা কেন এলাম বলে প্রাচীন বরিহির মতো অবস্থা যেন আমাদের না হয় প্রাচীনবর্হি যেভাবে কর্মকাণ্ডতে অভিনিবেষ্ট যেভাবে কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম দক্ষ প্রজাপতি কর্মকাণ্ডতে এফিসিয়েন্ট দক্ষ মানে হচ্ছে এফিসিয়েন্ট দক্ষ কিসে দক্ষ না কর্মকাণ্ড পুত্র পরিবার কর্মকাণ্ড আদি যা কিছু আছে খুব রক্ত মাংসে কুণপাত্মবাদী যেটাকে বলা হয় রক্ত মাংস এইসব ছাড়া কিছু চেনে না আর সেই জন্যই তো সে কর্মকাণ্ডিতে আসক্ত ধি বলে রক্তমাংসের চিন্তায় সংসারিক চিন্তায় বিভোর তাই জন্যই তো সে শঙ্কর ভগবানকে পরমহংস বুঝতে পারেনি সে গুরুতত্ত্বকে নিজের শিষ্যত্বে পরিণত করবার চেষ্টা করেছে এটাকে বলে ট্রিমেন্ডাস অপরাধ এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না যখন গুরু বৈষ্ণব তত্ত্বকে কেউ নিজের যখন কেউ গুরু বৈষ্ণব তত্ত্বকে নিজের ভোগের তত্ত্ব করতে চায় শিষ্যত্বে পরিণত করতে চায় সেটাকে বলা হয় সবচেয়ে ভয়াবহ অবস্থা গুরু তত্ত্বকে বৈষ্ণব তত্ত্বকে নিজের শিষ্যত্বে স্থাপন করুক নিজের সেবায় লাগান সমস্ত জগৎকে ধোকা ধোকা দিলেও ভগবানকে ধোকা দেওয়া যায় না যারা অন্তর্যামী গুরু বৈষ্ণব তারাও জানেন কার চিত্তবুদ্ধি কীরকম কি বুদ্ধি নিয়ে কে আমার কাছে এসছে সবই তিনি জানেন বাঞ্ছাকল্পতরুবশ্য কি সিন্ধু বেবস বলা হয় বাঞ্ছাকল্পতরু গুরু বৈষ্ণব যে যা চায় না নিয়ে যা কিন্তু যদি আত্মতত্ত্ববিদ হতে চাও যদি ভগবানকে লাভ করতে চাও তাহলে তোমার কিভাবে সেবা করতে হবে আর এছাড়া তো রাস্তাই নেই সমস্ত ভাগবত ভাগবত সিদ্ধান্ত উপনিষদ সিদ্ধ সমস্ত একই কথা এবং গুরু পশনৈক ভক্তা বিদ্যা কুঠারেণ শীতেন ধীর বিবৃষ্ট জীবা সয়ম অয়ম অপ্রমত্ত সবই তো একই কথা বলছে ভাগবতে একই কথা সমস্ত জায়গায় বিজেত ঋষিক বায়ু ভিরদন্ত মুনস্তুরগম ব্যসন जन्तुमतिलोलमुपायुखित সমবহায় সমবাহায়ুগোরচরণম ইত্যাদি শ্লোকের আলোচনা করব সেখানে কিন্তু একই বোধে সব জায়গায় এক যে তুমি যদি সত্যি এই সংসার ভয়াবহ এখানে কি মজা পেলে তুমি তুমি কি কোনো মজা পেয়ে গেলে নাকি যদি মজা পেয়ে থাকো তাহলে তোমার হবে সেই জন্য বহুপাত বলতেন যে সমস্ত ত্যাক্তাশ্রমী আছেন যারা ত্যাগী জীবন যাপন করছেন তাদের কাছে বারবার বহুপাত বলতেন আপনারা এই সংসারিক জগতের লোকের যে সুখটা এর মধ্যে গভীরভাবে অনুসন্ধান করবেন কত দুঃখ এর মধ্যে লুকিয়ে আছে আপনারা যদি গভীরভাবে অনুসন্ধান না করেন যদি আপনারা গভীরভাবে অনুসন্ধান করেন দেখবেন এই সংসারী ব্যক্তিদের যে আপাত মনোরম খুব সুখ চাকচিক্য এর মধ্যে যে সমস্ত গভীর দুঃখ লুকিয়ে রয়েছে এগুলো যদি আপনার অনুসন্ধান করতে না পারেন তাহলে আজ না হলেও কালকে আপনাদের এই সংসার জীবনে প্রবেশ করতে ইচ্ছা হবে খুব সাবধানে থাকবেন আপনারা সবসময় চেতনার যেন কোনো রকম অপব্যবহার না হয় চেতন শক্তিকে পরম চেতনার দিকে ডাইরেক্টেড করতে হবে আমার যে চেতনা ধর্ম দিয়েছেন ভগবান সেটাকে পরম চেতনার দিকে যাক অচৈতন্য মিদম বিশ্বম যদি চৈতন্য বিস্ফোরম নবিদুহু সর্বশাস্ত্রজ্ঞ অপিহি ব্রহ্মন্তিতে জানা এই জগৎ অচেতন তারা চেতন আছে বলে মনে করছে বাস্তবিক এটা নয় এটাকে চেতনা বলেন পূর্ণ চেতন বস্তুর জন্যে যখন সম্পূর্ণ ডেডিকেটেড অবস্থা আসবে তখন পূর্ণ চেতনের সঙ্গে তোমাকেও পূর্ণ চেতনায় উদ্বুদ্ধ না হলে পরে তুমি কি করে পারো পূর্ণ চেতন বস্তুর সঙ্গে ভাব বিনিময়ে তাকে সন্তুষ্ট করা তাকে সেবা করা এটা বদ্ধ ভূমিকায় হবে না যেটা ভক্তিমীর ঠাকুর জৈব ধর্মে বলেছেন মুকুলিত চিতন বিকচিত চিতন পূর্ণ বিকচিত চিতন ইত্যাদি সমস্ত ভাগ করে দেখিয়েছেন আমরা এখানে বিচার করে দেখলাম যে বিজিত ঋষিক বায়ু ফিরাদন্ত মনস্ত রাগম এর ব্যাখ্যা দশম স্কন্ধে যাব তখন আলোচনা করব সাতাশি অধ্যায় বলে সেখানে গিয়েও একই কথা বলছেন গুরু সেবা করো সদ্গুরু মহাভাগবত বৈষ্ণব সেই গুরুপাদ পদ্মের বৈষ্ণবের সেবা করো তাহলে তোমার সমস্ত সমাধান হবে যেটা তুমি নিজের চেষ্টায় পারছো না আর কোনোদিনও পারবে না আপন চেষ্টায় কেউ তত্ত্বজ্ঞান লাভ করে ভগবানের কাছে গেছে একটা উদাহরণ একটা উদাহরণ কেউ দেখা একজন কোনোদিনও হয় না সমস্ত নির্ভর কবে করুণার ওপর গুরু বৈষ্ণবের করুণা তাদের করুণা হলে পরে তাহলে সব কিছুই সম্ভব হবে প্রাকৃতিক জগতে প্রবেশ লাভ হবে গুরু প্রীত প্রযচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম গুরু প্রীত প্রযচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম যদি গুরু আমার প্রতি প্রসন্ন হন তাহলে যেটা বৈকুণ্ঠ যোগই দুর্লভম যারা প্রচুর ধ্যান যোগ জ্ঞান যোগ রাজগুহ যোগ ভক্তিযোগেও লেগে রয়েছেন সব এই জন্য এক কথা বলেছে যোগ যোগী নাম এই যোগ কথাটার মানে সবার জন্য একটা ওপেন টার্ম সব যেন বুঝতে পারে ভক্তিযোগ জ্ঞান যোগ ধ্যান যোগ কর্মযোগ সব সব মার্গে আলটিমেটলি তাদের লক্ষ্য হলো অন্তিমে গিয়ে ভগবানের কাছে যাওয়া কিন্তু সেগুলো কোনোটাই সম্ভব হয় না কেউ পারবে না আর মায়াবাদীর গুরু গ্রহণ সেটা তো প্রতিপদে আমরা সেগুলো প্রণাম প্রমাণ করি কপটতা মায়াবাদী যে জ্ঞানমার্গে গুরু গ্রহণ করেন সেটা ওরা বলেন জ্ঞানমার্গ আমরা বলি অজ্ঞানমার্গ কেন জ্ঞানমার্গ কী করে হলো যেখানে গুরুপাদ পদ্মের করুণাকে গুরু গুরুপাদ পদ্মের যে স্বরূপ তাকে তোমরা নিত্য মানো না তাহলে সেখানে কি করে হয় গুরু কিছুদিনের জন্য মানতে হবে নিজের ব্রহ্মত্ব চিন্তা সিদ্ধ হয়ে গেলে ও গুরু গুরু ছিটকে গেল কিন্তু গুরুতত্ত্ব তো ও ধরনের জিনিস নয় গুরুতত্ত্ব ও ধরনের জিনিস নয় সেখানে গুরুতত্ত্বের নিত্যতা আছে ভক্তি ভক্ত ভগবান তাদের নিত্যতা স্বীকার করা আছে এবং এটা ভাগবত আদি সমস্ত শাস্ত্রের অনুমোদিত কাজে আমি গুরু গ্রহণ করেছি অতএব গুরুকে কিন্তু গুরুকে নিত্য মানি না কিন্তু আমার আবার জ্ঞানযোগ সিদ্ধ হবে এটা হয় না এটা অসম্ভব ব্যাপার যেখানে গুরু স্বরূপকে নিত্যই মানো না সেখানে তোমার গুরুর দ্বারা তোমার কি কার্য সিদ্ধ হবে সেই জন্য বলছেন সমস্ত কিছু পথেতেই বৃথা হয়ে যাবে আর যদি গুরুর প্রতি আস্থা থাকে গুরু যদি সদ্গুরু হন তাহলে গুরু প্রেত পূজচ্ছতি বৈকুণ্ঠ যোগে ধর্ম যে বৈকুণ্ঠ কোনোদিন আশাই করা যায় না কোন বস্তু বিরজার ওপারে পুরঞ্জনের এই সমস্ত যেসব কথা বললেন তাতে বললেন দেখো পুরঞ্জন যাকে বলেছি সে হচ্ছে জীবাত্মা সে বিভিন্ন রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়ে করে ওখানে ভোগ করার চেষ্টা করে একশো মানুষ হলে তো একশো বছর ইত্যাদি কথা বলি কখনো চতুষ্পদ কখনো দ্বিপদ বিভিন্নভাবে প্রবেশ করে অভিজ্ঞাত যাকে বলা হয়েছে বন্ধু সে হচ্ছে পরমাত্মা জেনে রেখো আর পঞ্চপ্রাণ যে যে পঞ্চমানের মাধ্যমে তোমার খাদ্যদ্রব্য জারণ হয় সমস্ত শরীরের যে সমস্ত বিষাক্ত বস্তু বেরিয়ে যায় শ্বাস প্রশ্বাস এরকম নিচ্ছে এইভাবে প্রাণ অপান বান সমান এই সমস্ত কিছু যা কিছু আছে এই যে পঞ্চ এটাকে পঞ্চশির সমেত যে সর্প বলেছিলাম আর বুদ্ধি যে যেটা বুদ্ধি যেটা অ্যাপ্লাই করে জীব নিজের কার্য উদ্ধার করে সেই বুদ্ধিটাকে বলেছে প্রমোদা যার সঙ্গে এত ভালোবাসা হয়ে যায় সে যা বলবে তাই শুনবে এই জন্য যেমন স্ত্রীলোকের বশীভূত কোনো পুরুষ যদি থাকে যা বলে তাই শুনবে আমার এই চাই ঠিক আছে কোনো চিন্তা নেই এইভাবে স্ত্রীলোকের বশীভূত পুরুষ যেমন নিজের কোনো ব্যক্তিত্ব নাই পার্সোনালিটি নাই যা বলে তাই শোনে সেরকম এই যে মন্দ বুদ্ধি এই বুদ্ধি প্রমোদা তাকে আলিঙ্গন করে বসে রয়েছে সে যা বলে তাই মানছে এইভাবে দেখা যায় জীবাত্মা বেপথে চলে যাচ্ছে পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আছে আর তার সঙ্গে পঞ্চ তন্মাত্র আছে পঞ্চতন্মাত্র আপনারা জানেন যারা শুনেছেন হরিকথা দীর্ঘদিন ধরে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ এরা পঞ্চতন্মাত্র হে রাজন এটাকেই আমি বলেছিলাম পাঞ্চাল দেশ এইটাকে আমি দার্শনিকভাবে তোমার কাছে বলেছি পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় ইত্যাদি বলেছি আর সমস্ত এই যে দেখা যাচ্ছে মন ও একাদশ ইন্দ্রিয় এ সমস্ত আছে এরা কি হয় নিজে কি হয় এখন এরা এই যে জীবাত্মা পাঞ্চাল দেশে বেড়াতে বেরোয় পাঞ্চাল দেশে ঘুরতে বেরোয় রথে করে সুন্দর করে ঘুরে আসবে একটু আনন্দ নেবে এই পাঞ্চাল দেশটাকেই বলা হয়েছে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ পাঁচ রকমের সব আনন্দ এনজয়মেন্ট এগুলো ধীরে ধীরে জীবাত্মা ভোগ করে আত্মা রথি আত্মা হচ্ছে কি রথি জীব হচ্ছে রথ এইভাবে আমি বলেছিলাম তোমাকে দার্শনিক তত্ত্ব বলেছিলাম রাজন চণ্ডবিক যেটাকে বলেছিলাম সেটা হচ্ছে সংবৎসর দেখো সূর্য উঠছে আর সূর্য অস্ত যাচ্ছে বাস্তব বুদ্ধিমান ব্যক্তি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে যে সকাল হচ্ছে আবার রাত হচ্ছে আবার সকাল হচ্ছে প্রত্যেক সময় প্রত্যেকটা দিন যদি কেউ অনুভব করে ঠিক যেমন বসন্তের ঝরা পাতা ঠিক যেমন বসন্তের ঝরা পাতা হাওয়াতে এরকমভাবে ছিঁড়ে পড়ে যাচ্ছে মাটিতে আমাদের এক একজনের জীবন থেকে সকাল থেকে রাত রাত থেকে আবার সকাল এক একটা করে দিন যাচ্ছে ঠিক যেন মনে হচ্ছে বসন্তের ঝরা পাতা আমাদের জীবন থেকে একটা একটা করে দিন সেরকমভাবে চলে যাচ্ছে অর্থাৎ বক্তব্য হলো এই আমরা সকলেই মৃত্যুর দিকে এগোচ্ছি প্রসিড করছি কিন্তু কেউ অনুভব করতে পারছি না যে সাধকের হৃদয়ে সর্বদাই একটা ভাব আমি মরে যাব আমি মরে যাব আমি তো থাকবো না আমি তো থাকবো না তাহলে কার সঙ্গে আমার শত্রুতা কার সঙ্গে আমার মিত্রতা যার হৃদয়েতে ভজনের ধুনি টিকা জ্বালিয়ে রাখলে যেমন ধুনি সেরকম ভজনের ধুনি জ্ঞানের যে আলোক এটা যতক্ষণ পর্যন্ত না গুরু বৈষ্ণবের সেবার দ্বারা বাস্তব সেবা কপট সেবা না যতক্ষণ না জাগরুক রাখতে পারবে তার জীবনে অন্ধকার নেমে আসতে বাধ্য অন্ধকার কেউ আটকাতে পারবে না অজ্ঞানে ডুবে যাবে সে তখন চারিদিকে সমস্ত দেখছে নশ্বর বস্তু কিন্তু পশ্চন নপি নপশ্যতি দেখেও অনুভব করতে পারবে না হে রাজন আমি চণ্ডবেগ যাকে বলেছিলাম সেটা হচ্ছে সংবৎসর একটা করে বৎসর তিন চার তিনশো পঁয়ষট্টি দিন আর তিনশো পঁয়ষট্টি রাত এ চাকার মতো ঘুরেছে ঘুরছে হরণ করে নিয়ে যাচ্ছে কাল আর জবন যাকে বলেছিলাম তার সঙ্গে বলেছিলাম ওখানে অনেক কথা কালকন্যা এই যে কালকন্যা বলেছিলাম এটা রোগ আর জম সাক্ষাৎ মৃত্যু জবন রায় এই জীবাত্মাকে প্রতিপদে যখন শেষের শেষের সময় আসছে তাকে নাড়া দিচ্ছে তার সমস্ত ইন্দ্রিয়গুলো শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাচ্ছে দাঁত পড়ে যাচ্ছে কানে শুনতে পাচ্ছে না চোখে দেখতে পাচ্ছে না শঙ্করাচার্য বলছেন তথাপি না মুঞ্চতি আশা পিণ্ডম ছিল শঙ্করাচার্যজি বলছেন শঙ্করহ সাক্ষাৎ শঙ্করহ যাকে আপনারা শঙ্করাচার্য বলছেন তিনি সাক্ষাৎ শঙ্কর ভগবান তিনি বলছেন তথাপি না মুঞ্চতি আশা পিণ্ডম বৃদ্ধ হয়ে গেছে যষ্টি ধারণ করে যাচ্ছে বেদান্তি হয়ে গেছে দাঁতগুলো সব পড়ে গেছে চোখেও দেখতে পাচ্ছে না তথাপি তার আশা পিণ্ড যাচ্ছে না এই জন্যই আমাদের মহাভাগবত গুরু বৈষ্ণবের কাছে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শ্রবণের প্রয়োজন আছে যদি সেরকমভাবে কেউ শ্রবণ করে থাকেন শ্রবণ করেন তাহলে এক ভাগবত কথা শ্রবণের সঙ্গে সঙ্গে তোমার হয়ে গেল মুক্তি ভগবত চরণ প্রাপ্তি হয়ে যাবে এক ভগবত কথা কিন্তু সেরকম অবস্থাটা খুব কম লোকের হয় যিনি নিজেদের জীবনের সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছেন দিয়ে একমাত্র অনন্য স্মরণ গ্রহণ করেছেন ভাগবতজী মহাপুরাণী কার কাছে শ্রীমৎ ভাগবতী মহারাজ নিজের রহস্য তত্ত্ব প্রকাশ করেন কোনো ব্যবসায়ীর কাছে কেউ সুন্দর করে বলতে পারবেন ব্যাখ্যা করতে পারবেন নিজে কিছু বুঝতে পারবেন না ভগবত তত্ত্ববিজ্ঞানম মুক্ত সংঘর্ষ যাতে ভগবত তত্ত্ববিজ্ঞান কখনো সাধারণ কাউর কাছে প্রকাশিত হন না কখনোই সম্ভব নয় কিন্তু যদি বাস্তবিক কাউর অনন্য স্মরণ গ্রহণ করেন তারাই একমাত্র ভাগবতের বাস্তব কৃপাটা লাভ করবেন অনন্য স্মরণ ভাগবতী মহাপুরাণকে ধরে আলিঙ্গন করে বসে বলো আমি আর কিছু জানি না তুমি বাঁচাও বাঁচাও মারো মারো আমি আর কিছু বুঝতে চাই না আমার বোঝার দরকার নেই তুমি বাঁচাবে কি না তখন ভাগবতী মহাপুরাণ উদত হবেন শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ করুণা করে নিজেকে প্রকাশ করবেন গোকর্ণজি মহারাজের মতো কোনো এক মহাপুরুষ তার কৃপাধন্য হতে পারেন তবে তার এই সমস্ত অপ্রাকৃত কথার সারমর্ম হৃদয়ঙ্গম হবে এবং তখন তিনি সংসার বন্ধন ছিন্ন করে অপ্রাকৃত রাজ্যে যেতে পারবেন এই অ্যাসিওরেন্স এই যে আশ্বাস এটা কেন এতটা গ্যারেন্টির সঙ্গে আপনি বললেন বলে মহারাজ আমি গ্যারেন্টি দিই নাই এটা শ্রীমদ্ ভাগবতী মহাপ্রায়ণা মহিমাতে বলেছেন পরীক্ষিত সাক্ষী যৎ শ্রবণগত মুক্তিযুক্তি কথনে তুমি জানো না পরীক্ষিত মহারাজের দেখো পরীক্ষিত মহারাজ সাক্ষী যৎ শ্রবণগত মুক্তিযুক্তি কথনে পরীক্ষিত মহারাজ সাত দিনের মধ্যে শ্রবণ করে বা সর্বসিদ্ধি গোকর্ণজি মহারাজ ধুন্ধুকারীর মতো মহাপাপিষ্ট শোনালেন ব্যাস অনেক ঘটনা কত প্রেজনী মুক্তি লাভ করেছে অসহায় প্রেজনী কাউর কাউর বয়স হলো হাজার বছর দু হাজার বছর তিন হাজার বছর সে পাতাত্তা ঘুরছে তার শীত তার কিছু হয়নি ওই রকমভাবে রয়েছে এরা কল্পনা করতে পারবে না স্বপ্নে ভাবতে পারবে না কোনো পেতাত্মার বয়স হয়েছে ওপরে রয়েছে দু হাজার বছর ধরে ওই রকমভাবে কষ্ট পাচ্ছে সেটা তুলসীদাস মহারাজির একটা ঘটনা মনে পড়ে গেল সেটা বললে আপনারা যেন এসব কথা অবিশ্বাস করবেন না একশো ভাগ সত্য বলেই আমি উত্থাপন করছি যেখানে বিন্দুমাত্র একটা মিথ্যে মিথ্যের একটা সংযোগ আছে সেই কথা আমি বলবো না তুলসীদাসজি মহারাজ অযোধ্যাতে যখন থাকতেন অযোধ্যার এমন জায়গায় থাকতেন যেখানে ধামের সীমানাটা পেরিয়ে গিয়ে তুমি শৌচকর্ম করতেন তিনি ধামের যে সীমানাটা যেখানে শেষ যেমন ধরো বৃন্দাবনে আমরা যখন গোকুলে যাই গোকুলের সীমা কোথায় শেষ হচ্ছে দাউজি মহারাজ যেখানে আছে ওটা গোকুলের শেষ এই এটা হচ্ছে বৃন্দাবনের ওই জায়গাটা চুরাশি কোষের ওটা শেষ সীমা আবার অন্যদিকে হাতরাস যাবে পুতনার হাতটা পড়েছিল হাতরাস বলে সীমা এক একটা সীমা আছে প্রত্যেকটা সীমা নির্ণয় করে চুরাশি কোষে চুরা চুরাশি কোষ তো আমরা জানি হাতরাস পর্যন্ত যাবে না ওটা ওটা আগে হাতরাসটা পরে না এ বলার বক্তব্য হলো তুলসীদাসজি মহারাজের মধ্যে এত তীব্র ভক্তিযোগ ছিল যে তিনি সাক্ষাৎ অনুভব করতেন যে এই যে অযোধ্যা ধাম আর রামলালা এ অভিন্ন এটা যতক্ষণ অনুভব না করা যায় ততক্ষণ হয় না ছিল জয়দেব গোস্বামীজির এইরকম হয়েছিল জয়দেব গোস্বামীজি কেন্দ্রবিল্লু গ্রাম থেকে পাগলের মতো ছুটলেন অনেক ঘটনা আমি সব বলতে পারবো না অল্প কথায় বলি পদ্মাবতী পাগল হয়ে গেছেন কি করে স্বামীকে সামলাবেন কখনো কাঁদছে কখনো ছুটছে পাগল হয়ে গেছেন এই করতে করতে কি করে যে স্বামীকে সামলে তিনি আনলেন আমরা বলতে পারবো না ভগবান ছিলেন তাই এ সামলানো যাচ্ছে না উন্মাদের মতো অবস্থা জয়দেব গোস্বামী যখন ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীকে কৃপা করে চলে গেলেন আমি এসব কথা বৃন্দাবনে আলোচনা করেছিলাম আজ থেকে দশ বারো বছর বাকি আলোচনা করেছিলাম কোন রাত্রে সেটাও আমার মনে আছে তোমরা ভুলে গেছে আমার মনে আছে বৃন্দাবনে দশ বারো বছর আগে আলোচনা করেছিলাম রাত্রের বেলা আলোচনায় আলোচনা প্রসঙ্গটা এই সব বিস্তৃত নয় করা যাবে না যখন জয়দেব গোস্বামী সব ছেড়ে দিয়ে ছুটলেন বৃন্দাবনের দিকে তখন শেষে বৃন্দাবনের সীমানায় এসে গেছেন সীমানায় আসার সঙ্গে সঙ্গে দেখছেন যে চারিদিকে রাধা গোবিন্দের চরণ চিহ্ন চারিদিকে যেখানে পা পা দিতে যাচ্ছেন পা দিতে পারছেন না পাতিতে ধামে প্রবেশ করুন পাতিতে বাসেন আমার তো ধাম দর্শন হলো না আমার আর ধাম দর্শন হলো না আমি ধাম কোথায় ঢুকবো আমি যেখানে পা দেবো সেখানে দেখি প্রিয়া পিয়াঝি রাধারানী এবং কৃষ্ণের চরণ চিহ্ন ঢুকতে পারবো না আমি পাগল হয়ে কাঁদছেন আমার তো ধাম হলো না যখন এই অবস্থা বিলাপ করছেন তখন শ্রী শ্রী পিয়াজি রাধারানী আর ভগবানকে নিয়ে কদম্ব বিক্ষেপ তলাতে দর্শন দিলেন দাঁড়িয়ে বংশীবাদন করছেন মুচকি হাসছেন যে এসে গেছো আমার কাছে এসো জয়দেব গোসাই পাগল হয়ে গেলেন আর তার মনেই নেই যে এটা ধাম এখানে যে পায় চিহ্ন আছে এসব ভুলে গেলেন ভুলে গিয়ে দৌড়ে গিয়ে ভগবানকে ধরতে যাচ্ছে তখন আর মনে নেই পায়ের চিহ্ন ছিল এতক্ষণ বিচার করছে পায়ের চিহ্ন কোথায় ঢুকবো যখন ভগবান দর্শন দিয়েছেন তখন তার হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করলেন ভেতরে গিয়ে দেখলেন অন্তর্ধান করেছেন অর্থাৎ ধামে প্রবেশ করিয়ে দিলেন বড় আশ্চর্য কথা তুলসীদাসজি মহারাজ ঠিক এই রকম ভাবছিল যে আমি ধামের ভেতরেতে কোনো জায়গায় শৌচকর্ম করব না ওই জন্য তিনি অনেকটা দূর যেতেন যেটা সীমানা ছাড়িয়ে সেখানে গিয়ে তিনি শৌচ আদি কর্ম করে লোটা নিয়ে যেতেন আমরা বৃন্দাবনে তাই করি এখানে তো ভদ্রলোকের বাথরুম এইসব সব রয়েছে বৃন্দাবনে সাধুদেরতে লোটা সোটা ল্যাঙ্গোটা তিনটে সাধু তিনটে সম্পত্তি এখন অনেক সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স এটা ওটা থাকে কিন্তু বাস্তবিক সাধু সম্পত্তি লোটা সোটা ল্যাঙ্গোটা এটা আমাদের বৃন্দাবনে মুখস্থ হওয়ার তিনটে সম্পত্তি মহাপ্রভু বলছেন একটা মাত্র দণ্ড আমার সম্পত্তি ছিল সেটাকেও শেষ করলে তুমি এটা কি বানানো কথা একমাত্র দণ্ড ছিল এটা সম্পত্তি সেটাকেও তুমি শেষ করলে আমার তোমার সঙ্গে যাব না যাও যাও যেখানটা পারো তোমরা যাও তোমরা পারো যেখানে পারো যাও আর দণ্ডটাকে তুমি বলছো দণ্ডখানা যে দণ্ডের মধ্যে সমস্ত দেবের অধিষ্ঠান সেটাকে তুমি বলছো দণ্ডখানা দণ্ডখানা ভেঙে গেছে আমি কি করব। বলে তুমি প্রেমেতে অচেতন হলে তোমাকে সামনে দেখলাম আমি আর তুমি দুজনে দণ্ডের উপর পড়লাম ভেঙে গেল আমি কি করব ফেলে দিয়েছি দণ্ডখানা আর তোমার দণ্ডখানা হলো ওটা তো সর্বদেবের অধিষ্ঠান সেটা আমার একমাত্র সম্পত্তি আমি নিষ্কিঞ্চন আমার কিছু নাই এটাকে তুমি এরকম যাও তোমাদের সঙ্গে আর যাবো না ভগবানের ভঙ্গি ভগবানের লীলা আবার আশ্চর্য তা সেখানে জয়দেবকে যেমন প্রবেশ হয়েছিল এখানে তুলসীদাসজি মহারাজ ধামের ঠিক এমন জায়গায় থাকতেন যাতে রাতের অন্ধকারে সমস্ত অন্য জায়গায় গিয়ে সব করে শৌচকর্ম করে লোটা ছিল লোটা শৌচকর্ম সমস্ত লোটার দ্বারা শৌচকর্ম আদি করতেন মৃত্তিকা মাটি করতেন ওর নির্দিষ্ট জায়গা ছিল তুলসীদাসী মহারাজ তার একটা জায়গা ছিল তিনি জানেন কোন জায়গায় শৌচকর্ম করবেন করে কোথায় মাটি করবেন আর মাটি করে ফেরবার সময় রোজ একটা অভ্যাস হয়ে গেছে তুলসীদাসজির রোজ একটা কি আছে কাঁটার ঝাড়ি ছিল ও তার একটা অভ্যাস হয়ে যেই জলটা বাঁচবে সেটাকে এরকম ছুড়িয়ে দিতেন রোজ এটা একটা অভ্যাসে পরিণত শৌচকর্ম করার পরে একটু হয়তো জল আছে সেটা আসবার সময় কাঁটা কাছে এরম ছুঁড়ে দিতেন সেটা রোজই এরকম অভ্যাসে পরিণত একদিন তুলসীদাসজি মহারাজকে সেই পেতাত্তা একটা পেতাত্তা ওই ঝাড়ে থাকতো পেতাত্তা বলছে তুলসীদাস আমি তোমার উপর খুব খুশি তুমি আমি জলে তৃষ্ণায় মরে যাই তুমি রোজ আমাকে সেই জল এরকমভাবে ছুঁড়ে দাও বলে তুমি আছো নাকি এখানে আমি তো জানতাম না যাক ঠিক আছে জল আমি তোমার কিছু উপকার করতে চাই এতে কী কী কী করবো বলো তুলসীদাসজি চতুর শিরোমণি তিনি বললেন তো এক কাজ করুন আমাকে রামলালা পাক্তি করিয়ে দিন আমার রাম দেখ রামকে চাই রামকে পাইয়ে দিতে পারো রামকে পাইয়ে দিতে পারি আমি একটা পেতার আমি তোমাকে রাম পাইয়ে দেবো এটা কী করে হয় তুমি কীভাবে বললে তাহলে কি করতে পারো উপকার বলে হ্যাঁ একটা রাস্তা বলতে পারি কি রাস্তা কি রাস্তা রামকে পাইয়ে দিত আমি পারবো না আমি একটা পেতাত্তা আমি রামকে পাইয়ে দিত তো একটা রাস্তা বলতে পারি তোমাকে খুব জবরদস্ত রাস্তা বলে কি রাস্তা বলো বলে ওখানে দেখবে এক মহাপুরুষ দেখবে রোজ রাম রোজ রাম কথা আলোচনা করে বাল্মীকি রাম কথা রোজ দেখবে আলপনা সেইখানেতে হনুমান্ত লালা এসে বসে কোথায় তো তুমি যাও বলো আমি তো ওখানে যাই তুমি দেখো নি বললো আমি তো দেখিনি কোনো দিন বলে তুমি কুষ্ঠ রোগীর অভিনয় করে এসে পেছনে চুপচাপ বস থাকবে আর হলে পরেই দেখে পালিয়ে যায় কুষ্ঠ রোগের মতো অভিনয় করে আসবে ও পেছনে বসবে সবাই বলে আমি তো ওই সভাতে যাই বললো তো তুমি আবার আমি তো দেখিনি কোনো দিন আজকে দেখবে ভালো করে তাই এটা শিখিয়ে দিলেন এ দেখা পর তুলসীদাসজি তাই করলেন গিয়ে দেখে সত্যিই তাই যখন কথা শুরু হয়ে গেছে তখন দেখে একজন এসে বসলো এরকম মুড়ি দিয়ে চুপচাপ করে তুলসীদাস যে বলে এই আজকে তো ধরবো বেটাকে জোর করে হনুমান্তজি মহারাজ তাকে ধরতে হবে ব্যাস যেই তিনি বেরিয়ে শট করে চলে যাচ্ছেন গিয়ে পা ধরেছেন এই কি হলো আমি কুষ্ঠরোগী ছেড়ে দাও না আমি কোনো কথা শুনবো না আমাকে কৃপা করতেই হবে আমি জানি আপনি কে শেষকালে তাকে রাস্তা বলে দিলেন এইভাবে তুমি রামলালাকে পাবে আর তার হনুমন্ত লাল তার মতো জ্ঞানীনাং অগ্রগণ্য তিনি কত দৈন্য করে বলছেন যে দেখো আমি পশুকুলে জন্ম হয়েছি আমার কি রূপ আছে আর কি আমার কুলে জন্ম হয়েছি কি বা জ্ঞান আছে কিছুই তো নেই তথাপি লক্ষণাগ্রজ রামচন্দ্র আমাদের কৃপা করেছেন ন জন্মনু নম মহত ন সৌভগম ইত্যাদি শ্লোকের আলোচনা করু সময় মতো ন জন্ম নূনম মহত ন সৌভগম এই আকার আকৃতি রূপ বিদ্যা এগুলো কিছুই নয় ভগবানের সন্তুষ্টির কারণ এগুলো নয় ভগবানের সন্তুষ্টির কারণ হলো ভক্তি তাই জন্য দেখো আমরা আমি তো পশুকুলে জন্মেছি আমার কি জাত আছে আমার কি বা বিদ্যা আছে আমার কদাকার আকৃতি কিছুই নেই দৌলত আছে কিছুই নেই তাহলে ভগবান আমাদের উপর কী করে প্রসন্ন হলো বলো ভগবান প্রসন্ন হলো কি করে ভজনের চাবিকাঠি হলো একটাই সেটা কেউ মনে রাখতে পারে না অনেক বাহাদুরি দেখাতে পারে অনেক বাহাদুরি একটা সামান্য বিষয় মনে রাখতে পারে এটা কি বলে মায়া তাহলে দেখা গেল পেতাত্মা ও কে কে পেতাত্মা কী করেছেন বলে দিলেন আর তুলসীদাসজিকে কী কিবা করবেন তুলসীদাসজি কোথায় আর পেতাত্মা কোথায় কিন্তু রাস্তা তো বলে দিলেন কে পেতাত্মা জানতে পারে পেতাত্মা পেজজনিতে এটা সুবিধে থাকে পেজজনিতে এটা সুবিধা থাকে কে কোন জন্মে এই জীবনে কি করেছে সব বলে দেবে পেতাত্মা বলতে পারে পেতাত্মার ক্ষমতা থাকে এটা সূক্ষ্ম শরীর তো বলতে পারে যাই হোক এখানে এরকম ধরনের অনেক তত্ত্ব উপদেশ করে করলেন মৃত্যু চলে আসছে তথাপি কেউ জানতে পারছে না যে আমার নিকটে মরণ আসে বসে যেটা যেটা বিদুরজি মহারাজ তার জ্যেষ্ঠ ভ্রাতা অন্ধ ধৃতরাষ্ট্রকে বলেছেন রাজন দেখতে পাচ্ছেন না আপনার পেছনে যে দাঁড়িয়ে রয়েছে মহাকাল আপনি দেখতে পাচ্ছেন না এখনও আপনি বসে বসে এখানে সময় নষ্ট করছেন যখন তীব্র কথা বলল তখন আর তার মাথা ঘুরে গেল একটা প্রবচনেতে সন্ত এ অস্ব ছিন্নন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি এটার অ্যাপ্লাইড ফর্ম এটা প্রয়োগ দেখিয়ে দিচ্ছে যে একটা মহাপুরুষ আচরণশীল সাধুর কথায় কতটা বীর্য থাকতে পারে আর বাজারে কত লেকচার দিতে পারে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য তো কেউ বুঝতে পারবে না তাদের রক্ত ক্ষয় হয়ে যায় আচরণ করতে করতে কোনো লোক যেন আমাকে ভুল না বোঝে আমার চরিত্র আমার ওঠা বসা আমার কথা বলা আমার ভোজন শয়ন শৌচকর্ম কোনো ব্যাপারে not even a single question can rise out of it এ থেকে যেন একটাও প্রশ্ন যেন না আসে অতি সাবধান একে বলে সাধু যা সন্তর্পণ যিনি হতে পারেন না তিনি সাধু হতে পারবেন না কোনো প্রশ্ন উঠতে পারে সমাজের লোক বলতে পারে মহারাজ এরম কেন করছে এটাও তার সেই গোড়াটাকেও মেরে দেবে সেই গোড়াটাকেও মেরে দেবে সেটা কোনো দিন প্রশ্ন করতে না পারে সেই জন্য বিদুরজি মহারাজ যখন অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন রাজন আপনি কি দেখতে পাচ্ছেন না আপনি অন্ধ দেখুন পেছনে আপনার মৃত্যু দাঁড়িয়ে রয়েছে আপনি এখনও ভীমের দেওয়া অন্নকে পিণ্ডি খাচ্ছেন যেন ঘরের মধ্যে কুকুর পুষলে পরে মালিকরা কি করে খেয়ে দেবো রে একটু খায় না কি ব্যাপারটা কি আপনার সেই দিন তার মাথা ঘুরে গেল তার আগে কিন্তু আরামে রয়েছে সুখ স্বাচ্ছন্দ্যে আজ এই যদি সাধু না আসতো বিদুরজি মহারাজ তাহলে কি হতো বলো যদি বিদুরজি মহারাজ সেখানে না পৌঁছাতেন মহৎ বিচলনম নীলাম গৃহীনাম দীন চেতসাম এই শ্লোকের তো অ্যাপ্লাইড ফর্ম এটা তো প্রয়োগ কত প্রমাণ চাও সেখানে তো প্রমাণ দিচ্ছে বলছেন সন্ত এব অশ্ব ছিন্নন্তি মানব ব্যাসঙ্গম উক্তিভি উক্তিভি মানে প্রবচনাদিভি সাধুর মহিমাটা কোথায় না তিনি তার অপ্রাকৃত প্রবচনের দ্বারা অপ্রাকৃত প্রবচনের দ্বারা হৃদয়ের অন্ধকারকে মিটিয়ে দেবেন এইটি তো সাধু সাধুর মূল্য কোথায় সাধুর মূল্যকে সে বেছে নেয় সাধুকে সাধুকে সম্মান করে এই জন্য তো লোকে জগতের যত অন্ধকার সমস্ত মিটিয়ে দিতে পারবেন এক বাস্তবিক সাধু আর কপট সাধু সবাইকে অন্ধকারেতে ডুবিয়ে দেবেন আরও বেশি করে সেটা তো আমি বলছি না বহুপাত বলছেন বহুপাত বলছেন এইসব কথা ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায় কে বলেছেন আমি বলেছি না বহুপাল ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায় কে সামলাবে আমাদের কে বাঁচাবে আমাদের কে বাঁচাবে কে রক্ষা করবে আমাদের আমাদের যদি চারিপাশে রক্ষাকর্তা না থাকে তাহলে আমরা বাঁচবো কী করে আজ যদি জন্মাবার পর তোমাকে তোমার সবাই ফেলে রেখে চলে যেত কি হতো তোমাকে সবাই রক্ষা করেছে পালন পোষণ করেছে মা বাবা সমস্ত কিছু করে তোমাকে বড় করেছে সেরকম আধ্যাত্ম জীবনে তুমি এখনো শিশু তোমার হাত পা এরম ছুটছ বাচ্চা আধ্যাত্ম জীবনে তুমি দেখতে মনে হচ্ছে তোমার বয়স হয়েছে এত কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড চিন্তা করলে দেখা যাবে আধ্যাত্মিক বিচারেতে তুমি এখন শিশু সবে তোমার জন্ম হলো হাত পা ছুটছ ওয়া ওয়া করছো এখন তোমাকে বাঁচাবে কে তোমাকে বাঁচাবে কে এইটা চিন্তা করা উচিত সেই জন্য এই সব কালকে কিছু আলোচনা করব এই প্রসঙ্গটা একটু এলাবোরেট করব সকালবেলা আলোচনা কালকে শিক্ষাষ্টকের শেষ আলোচনা কালকে এই শিল দামোদর ভগবানের অপ্রাকৃত লীলার কিছু চেষ্টা করে ভাগবত এবং সত্যব্রত মানে দুটো সাইড বাই সাইড রেখে চেষ্টা করা হবে ভগবান যতটা স্ফূর্তি করান নারজি মহারাজ কত সুন্দর উপদেশ করলেন রাজন দেখুন আপনার এই যে আমি যে গম্ভীর তত্ত্বগুলো আপনাকে উপদেশ করেছিলাম তার মধ্যে এই সব গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে আর জেনে রাখবেন অর্থে হি অবিদ্যমানে ওপি সংস্কৃতির ন নিবর্ততে মনসা লিঙ্গরূপেণ স্বপ্নে বিচরত ইয়থা ঠিক যে কথাটা আগে ব্যাখ্যা করেছিলেন একদিন তোমাদের হাসি পেয়েছিল বাস্তবিক কোনো যেখানে যে জীবাত্মার যে শুদ্ধ অবস্থা সেই অবস্থায় প্রকৃতির যে যে সমস্ত দৃশ্যমান জগতে তার প্রতিফলন আত্মার মধ্যে পড়বে না নিয়ম নেই সেখানে একটাই জিনিস থাকবে ভগবান কিন্তু অশুদ্ধ অবস্থায় যখন চিত্ত কন্টামিনেটেড হয়েছে চিত্ততে বিষয় বিষয়তে চিত্ত অর্থাৎ এক কথায় বলতে গেলে যখন জীবের বদ্ধ অবস্থা ঠিক সেই সময় কি হয় যে অর্থহি অবিদ্যমানে অপি কোনো বাস্তবিক সেই বস্তু তোমাকে কোনো পীড়া দিতে পারে না তথাপি তোমার একটা ভয় উপস্থিত হয়েছে বিপর্যয়ে মাথা খারাপ হয়ে গেল কি জন্য ঠিক যে উদাহরণটা যে উদাহরণটা দিতে গিয়ে আমি স্বপ্নের কথা বলেছিলাম সেদিন স্বপ্নেতে যে বিষয়গুলো তোমার জীবনে আসে সেগুলো কি সত্যি স্বপ্ন স্বপ্নতত্ত্ব স্বপ্নে সাইন্টিস্ট সাইকিয়াটিস্টরা মনস্তত্ত্ববিদরা চিন্তা করে স্বপ্ন থেকে আসে কাউর মনের যে বিভিন্ন সংস্কার তা থেকে আস্তে আস্তে স্বপ্ন ওঠে আরেকটা কথা বলা প্রয়োজন প্রয়োজন মনে করি তোমরা যদি মনকে জোর জবস্তি করো আমি মনকে কখনো বিষয় দেবো না আমি ভালো করে মনকে কখনো জোর জবস্তি করা যায় না মনের সঙ্গে যত জোর জবস্তি করবে তত তুমি হেরে যাবে বিজিত ঋষি কবায়ুরদন্তমনস্তুরগম জয়যতন্তি যন্তমতিলোলোমুপায়ুখিদ ব্যাসন শতামৃত সমবহায় গুরশ্চরণম বনিজ এবাজ সন্তকৃত কর্ণধরা জলধৌ ইত্যাদি কথা আলোচনা করা হবে তখন বুঝবে মনটা হচ্ছে পাগলা ঘোড়ার মতো কিছুতেই তোমাকে বাঁচতে দেবে না পাগল করে দেবে যখন তোমাকে মন এরকম বিরক্ত করবে তখন এই কথাটা মনে রাখবে যে মন এটা হচ্ছে প্রকৃতির উপাদান এর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই তুই কি করবি কর যেমন পাগলা অরগাটা সেদিন উদাহরণ দিয়েছিলাম সে পিঠে উঠে গিয়ে বসেতে কত দৌড়াবি দৌড়া পঞ্চাশ ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার কত দূর দৌড়াবি দৌড়া তুই তারপর তো হ্যাঁ তৃষ্ণার্ত হয়ে যাবে জল দেবো না তোকে যা পারিস কর তুই মনকে যেদিন তুমি শিখবে বদমাইশ মন তুমি আলাদা হয়ে চিন্তা করবে এই মনটা আমার কেউ না তুই কী করছিস কর যখন তুমি মনকে উপেক্ষা করবে তখন মন ব্যাস যখন মনকে তুমি উপেক্ষা করবে উপেক্ষা করে যাও ওই যা করবি তুই কর তোর সঙ্গে আর কোনো সম্বন্ধ নেই দেখবে মন কুকুরের মতো বস হয়ে যাবে যতদিন মনের মধ্যে যা উঠছে তার মধ্যে তুমি যত বেশি করে প্রাধান্য দিচ্ছ ব্যাস মন তোমাকে লাথি মারতে মারতে নিয়ে যাবে কোথায় তুমি যাবে অত সোজা নয় আর গুরু সেবার দ্বারা তো মন তো বসীভূত হয় এ তো বলেছি এসব টেকনিকগুলো যে কথাটা বলতে গিয়ে এটা বলা যে শুদ্ধ আত্মার ভেতরেতে প্রাকৃত জগতের দৃশ্যমান জগতের কোনো প্রতিফলন পড়া সম্ভব নয় কিন্তু বদ্ধ অবস্থায় জীবের বিষয়তে চিত্ত চিত্তায়তে বিষয় এমনভাবে মিশে মিলেমিশে এক হয়ে গেছে কেউ কাউকে সেপারেট করে নিতে পারছে না ডেঞ্জারাস অবস্থা এই অবস্থায় সাধকের প্রচণ্ড বিপদ ওই যেদিন উদাহরণ দিয়েছিলাম স্বপ্নেতে একজন দেখছে স্বপ্ন আরে স্বপ্নের বিষয়ে কি সত্য হয় নাকি এই সেদিনকে বলছিলাম তোমাদের হাসি পেয়েছো সত্যি ঘটনা এটা আরে কিছুই না একই সময় ও ভূতের স্বপ্ন দেখছে এই চোরের স্বপ্ন দেখছে বলো দিক ও চৌকিতে শুয়ে রয়েছে ও ভূতের স্বপ্ন দেখে ভয়ে ভয়েতে গড়িয়ে ওর গায়ে পড়েছে আর ও জড়িয়ে ধরে বলে ভূত যে ও বলছে আমাকে ভূত ধরলো ভূত ধরলো ও বলছে চোর ধরেছি আর ছাড়বো না এই কে কোথায় আছি আসলে না ভূত না চোর কিছুই নেই কিন্তু দুজনে দুজন চিন্তা করছে এ বলছে আমি ছাড়বো না চোর ধরেছি ও বলছে আমাকে ভূত ধরে ফেললো মেরে ফেলছে ছেড়ে দাও তাহলে এই যে ভাবনাটা এটা তো বাস্তব নয় কিন্তু যখন দেখছে তখন তো সত্যি দেখছে একজন ব্যক্তি আমি গোদরুমেতে কিছু কাজ করছিলাম ভোরবেলা সহসা কাউর সঙ্গে ওরম সময় কথাও বলি না কিন্তু সে বিপর্যস্ত হয়ে ছুটে এসছে মহারাজ মহারাজ একটা বিভৎস স্বপ্ন দেখলাম আজকে কি হলো ছেলেটা ভালো ছেলে পাশে থাকে সে এসে বললো আজকে দেখলাম আমি দেখছি স্বপ্নেতে চিৎকার হচ্ছে আমার গলাটা কেটে দিল কে করে তরওয়াল দিয়ে কে কেটে দিয়েছে পুরো যন্ত্রণা আমি ছটফট করছি চিৎকার করে যখন চোখটা খুলেছি যখন তখন দেখি ভদ্র পোষ পোষকালি ভদ্রকাল পোষকালি আছে না পোষকালির জোরে ঢাক বাজছে সাড়ে চারটে পাঁচটার সময় বলে এটার মানে কি মহারাজ এইরকম দেখলাম কেন বুঝছি ঠিক আমার স্বপ্নটা ভাবলো আমি দেখলাম গলা কেটে গেছে একেবারে মুন্ড আলাদা আমার রক্ত করছে চিৎকার করে আর সেই সময় যখন ভেঙে গেল তখন কানে এলো যে পোষকালির যে পুজো হচ্ছে তার ঢাকের বাজনা চলে এলো মন্ত্র আরে আমি তো বুঝতে পারলাম না আপনার কাছে সেটার মানে কি মহারাজ আমি বললাম তুমি তোমার জীবনে কি তুমি তোমার জীবনে কি আত্মহত্যার চেষ্টা করেছিলে হ্যাঁ মহারাজ আপনি কী করে যান আমার মনে হয় তুমি আত্মহত্যার চেষ্টা করেছিলে সংসারের কোনো দুঃখে মানে হ্যাঁ তিনবার চেষ্টা করেছি তিনবার আত্মহত্যার চেষ্টা করেছি যতবারই গলায় দড়ি দেয় তো গলায় দড়ি তার কপালে নেই আর গলায় দড়ি হবে কী করে তো বেঁচে যায় ওই যে তেই দেবী শরীরটা হচ্ছে দেবীর প্রকৃতি দেবী তোমায় দিয়েছে তুমি এটাকে নাশ করার চেষ্টা করেছো অন্যায় তোমার ক্রিয়াকলাপেতে দেবী সন্তুষ্ট নয় এবার যদি কিছু করো তোমার সত্যিস্ত কলা খেটে দেবে ওরে বাপরে আমি যাও এবার সাবধানে থাকো তো এইভাবে অর্থে হি অবিদ্যমানে অপি সংস্কৃতির ন নিবার্তাতে আর মনসা লিঙ্গ রূপেণ স্বপ্নে বিচরত ইথা ঠিক যেমনভাবে স্বপ্নেতে অনেক কিছু দৃশ্যমান বস্তু দেখা যায় কিন্তু সেগুলো যখনই স্বপ্ন চলে যায় অনর্থ অপগমেই যথা যখন স্বপ্ন চলে গেল তখন এটা স্বপ্ন এটা সত্যি নয় স্বপ্ন ছিল স্বপ্নেতে দেখছি একটা রিস্কাওলা সে দেখছে বিশাল পয়সা পেয়ে গেছি বিশাল একটা জমিদারের রাজার কন্যাকে বিয়ে করেছি ও বাবা পালকি করে যাচ্ছে সব কিছু হঠাৎ একজন এসে পাছায় লাথি মেরে এত বেলা হয়েছে এখন রিস্কা নিয়ে বেরো উঠে দেখে সেই রিস্কা ভাঙা রিস্কা সেই রাস্তায় আমি শুয়ে রয়েছি হা ভগবান কি সুন্দর স্বপ্ন দেখছিলাম রিস্কাওয়ালা স্বপ্ন দেখছি প্রচুর পয়সা তার হয়ে গেছে বিশাল এই রকম বাস্তবিক স্বপ্ন দেখছে সব বাস্তবিক এইটি সেই জন্য বলছে এটাকে ভক্তা পরমায়া গুরু বলছে ইয়থা আত্মনো অর্থভূতস্য যত অনর্থ পরম্পরা সংস্কৃতি তদ ব্যবচ্ছেদ ভক্তা পরমায়া গুরু একই কথা বলছে এখানেও একই কথা একই কথাই তো বলছেন সেই একই কথা সেই সৎপুরুষ সদ্গুরু পরম বৈষ্ণাদের সেবা এখানেও বলছে ইয়থা আত্মন অর্থভূতস্য যত অনর্থ পরম্পরা সংস্কৃতি ব্যবচ্ছেদ ভক্তা পরময়া গুরু वासुदेव भगवती भक्ति योग समाहित सदृचीन বৈরাগ্যম জ্ঞানঞ্চ জনয়িষ্যতি এইভাবে জ্ঞান বৈরাগ্য আদি লাভ হয়ে কৃতকৃতার্থ হয়ে যাবে শেষে বলছেন রাজন নারদজি মহারাজ বলে এগুলো নারদজি মহারাজের মতো ব্যক্তিরই বলা সম্ভব ভগবতা ভগবতারাজন সাধব বিশদাশয়া ভগবদ গুণান কথন শ্রবণ ব্যগ্রচেতস ব্যগ্র চেতনা লাভ করে আ কখনোই ভগবানের কথা শুনবে কবে হবে বলো সেদিন আমার জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি জন্মে জন্মে প্রভু হ্যাঁ জন্মে জন্মে প্রভু দেহ গৌর হরি অহেতু কি ভক্তি চরণে মা কবে হবে বলো সেদিন এই কথা সেই কথা ঘুরে একই কথা আছে কবে আমার সেই এক্সেলেন্ট অবস্থা তারা এবার যেটা উপদেশ আছে সেটা মনে রাখলে ভালো হয় কেউ আর সংসারেতে মজে যাবে না সংসারে থাক আমাদের আমরা আমরা আলোচনা করেছিলাম আগেও যে তুমি সংসারে আছো কোনো ক্ষতি নেই তোমার ভেতরে যেন সংসার না বলে সে আবার কী কথা বলো মহারাজ কথাটা এই হলো নৌকা জলে থাকুক নৌকা তো জলেই থাকবে কিন্তু নৌকার ভেতরে জল এলে পরে নৌকা তো ডুবে যাবে জলের ওপরে তো নৌকা থাকবে এ কোথায় থাকবে নৌকা কি ডাঙায় থাকবে কিন্তু নৌকা জলে থাকুক থাকুক কিন্তু জল যদি নৌকার ভেতরে উঠে পড়ে তাহলে তো সব শুদ্ধ সব শেষ সেই জন্য জল জলের উপরে থাকো ক্ষতি সংসারে থাকো কিন্তু ফুললি কনসিয়াস পূর্ণ পূর্ণ চেতনার সঙ্গে যেটা উপনিষদ আমাদের সাবধান করছেন কি সাবধান করছে ওঠো জাগ্রত হও উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত খুরস্ব ধারা নিশিত ইয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি এটা কে বলছে হ্যাঁ তা সেখানে তো এটাই আসছে উত্তরটা বলছেন যে সংসারী জীবকে বলছে সাবধান ও উত্তিষ্ট ওটো কি শুয়ে রয়েছে বলে কোথায় শুয়ে রয়েছে বলে শুয়েই রয়েছে তোমার যে জাগরণ দশা এটা সবাই এটাকে স্বয়ং দশা বলা হয় শাস্ত্র উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ প্রাপ্য বরানো বহু বচন এত বর আশীর্বাদ তোমার জন্য রয়েছে তুমি নিচ্ছ না কেন তোমার জন্য ডিউ পড়ে রয়েছে প্রাপ্য নিবোধ নিবোধত এই বরগুলো আশীর্বাদ নিয়ে তুমি জেগে ওঠো আর জেনে জানো না তুমি এই সংসারটা হচ্ছে খুঁড়ের ওপর দিয়ে চুল এই যে দাড়ি কামায় খুঁড় এই খোড়ের ওপর দিয়ে সংসারী জীব যাচ্ছে যখন তখন পাকেটে যাবে খুঁড়ের ওপর দিয়ে চলছে এই যে কি কষ্ট সংসারী জীবের যারা সংসারের কষ্টটা পেয়েছেন যেমন আত্মদেবজি মহারাজ তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন হাড়ে হাড়ে টের পেয়েছেন আমার তো মনে হয় যাদেরকে ভগবান সংসারে কষ্ট দেন তাদের ভাগ্য ভালো বলে কেন এই কথা বলছি বলে ভগবান ওদেরকে দুঃখ দিয়ে প্রমাণ করছেন যে দুঃখটা তুই পেলে এটা আননেসারি এটা তো দরকার ছিল না তুই তো অকারণে কষ্ট পেয়েছিস আর যাদেরকে সুখ দেবে বিপদ জেনে রাখবে জীবনে এ সংসার জীবনে যদি যত বিপদ আসবে তত ভালো মঙ্গল তত তোমাকে ডাইরেক্ট রিয়েলাইজেশন অনুভব দেবে যে সংসারটা কিছু না সংসারটা কিছু না আর যদি ভগবান সুখে ডুবিয়ে দেয় ব্যাস তারা ভুলে হয়ে যাবে তখন আর পারবে না সেই জন্য নরোত্তম ঠাকুর সুন্দরভাবে বলতেন যে কি বলছেন হ্যাঁ পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম পুণ্য বলে যে কথাটা সেটার নামই তুমি নিও না সেটা তোমার সুখের ধাম আর যখনই তুমি সুখ পাবে পুণ্য সে সুখের দাম না লইও তার না আরে বাবা এমন কথা বলছেন যে পুণ্যের জন্য সমাজের লোক পাগল হয়ে যাচ্ছে তারা বলছে কিছু দান দক্ষিণা ইত্যাদি দিয়ে কিছু পুণ্য অর্জন করবো ভাই আমরা অনেক সুবিধা হবে আরে মহারাজ এগুলো বন্ধ করো সেগুলো নরতম ঠাকুর বলছেন এরকমভাবে কঠোরভাবে বলছেন কত করুণা আজকে কে জানিয়েছিল আমাদের এই কথাগুলো যদি নরতম ঠাকুর না জানাতেন তুমি কোথা থেকে তোমার ক্ষমতা আছে অনন্ত স্বাস্থ্য সব মন্থন করে তুমি এগুলো বার করবে কি করুণা আহারে অনন্ত জন্ম যদি তাদের কুকুর হয়ে জন্মে তাহলেও তাদের ঋণ শোধ করতে পারবো না হয় না সেই জন্য নরতম ঠাকুর বলছেন পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম পুণ্যের নাম নিও না তোমার মনে হচ্ছে পুণ্য ভালো হবে দান দক্ষিণা করবে ওখানে গিয়ে একটু চান করে এলে গঙ্গা স্নান ওখানে দিবেন কী লাভ হবে তাতে তুমি পুণ্য লাভ করো আর পুণ্য লাভ করলে পুণ্যের তোমার যা লাভ করে সেটা তোমাকে ভোগ করতে হবে পুণ্যটা তো তোমাকে দেবে পাপ এবং পুণ্য সব তোমাকেই ভোগ করতে হবে অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম কর্মের ফলাফল তোমাকে ভোগ করতেই হবে it has to be there থাকবেই সেটা এটা থাকতেই হবে এই বিচারটা আবার গীতাতে ভগবান পরিষ্কার জানিয়ে দিয়েছেন দেখো এই যে জীবাত্মাগুলো আছে এদের পাপ পুণ্যতে কোনোটাই আমি লাগাইনি এরা নিজের কর্মফল লেগেছে ভগবান বলছেন না আদত্তে কস্যচিত পাপম ন চৈব সুকৃতিম বিভম অজ্ঞানে ন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জানতাম না আদত্তে কস্যচিত ন চৈব সুকৃতিম বিভু কখনো এইসব নেয় না এ তুচ্ছ ব্যাপার জীবাত্মা যেমন যেমন কর্মফল বিস্তার করবে সেরকম নিজে করবে ভগবান বলছে আমি কী আমি তো তাদেরকে করিনি আমি তো চাইছি গুরুপাদ পদ্ম বলতেন দেখো নিতাই গৌরাঙ্গ মহাপো এরম হাত চড়ে জীবগণকে ডাকছে আমার কাছে আয় কোথায় যাচ্ছিস তোরা আমার কাছে চলে আয় কিন্তু কেউ আসতে চাইছে না সবাই উপেক্ষা করে বিষয় যেতে চাইছে কি পাবে কি পেয়েছ হিসাব করে দেখো ক্যালকুলেশন করো নিজের মনে বিবেকের সঙ্গে মহৎমুখরিতা মধুবীচরিত সরিত পরিত স্রবন্তি তাজে পিবন্তি অবিতৃশো নিপ গারুকর্ণৈ স্থান নৃশন্তি স্পৃশন্তি অসনত্তিড় ভয়সো কোমোহা কি বলছেন এটা মনে রাখতে হবে সেরকম तस्मुखरिता मदवी चरित पीजूष शेष सरित हो परित हो स्रवंती ताजे पिबंती अवितृष निपगार कर्णयी स्थान न स्पृशंति अशनतिड़ो भयसो कमोह हे राजन যে মহা মহা বৈষ্ণবগণের মুখারবিন্দ থেকে বিগলিত মধু কথামৃত ভগবানকেও তো মধু বলা হয় মধু বলা হয় না ওম মধু ওম মধু ওম মধু বেদেতে বলছে মধু ভগবান অধুরম মধুরম হসিতম মধুরম কে বুঝে মধুরাধিপতে রখিলম মধুরম বলছেন তো মধুরাষ্ট্রকে সব মধু সেজন্য ভগবানের একদম মধু মধুই সব দিকে মধু ঝরছে কিন্তু অনুভব করা তো মুশকিল হে রাজন দেখো তসমিন মহৎ মুখরিতা মহৎ মহাপুরুষগণের যে মুখারবিন্দু থেকে অমৃত কথা যেটা বিগলিত হচ্ছে মধুবিচ্চরিত ভগবানের অপ্রাকৃত অমৃত পীযূষ শেষ সরিত পরিত সবন্তি ঝরে পড়ছে শ্রবন্তী সয়রফাল দন্তা সয়রফাল খরিত হচ্ছে শ্রবণ না তালিবস্ব না সেটা যে ঝরে পড়ছে তা যে পিবন্তি সেটা যে পান করে আরে মহারাজ পান করে কি দিয়ে পান করে গ্লাসে বলে হ্যাঁ গ্লাসই তো এটা তো গ্লাস এদের যখন গোপী গীতা আসবে তারপরে ওখানে বেনু গীতা আসবে ওখানে দেবে গৌ বাছুরগুলো কানটাকে এরকম সোজা করে কৃষ্ণের যে বংশীধ্বনি করছে এরকম কানটাকে পেতে দিয়েছে যেমন মনে হচ্ছে গ্লাসের মধ্যে রসগুলো আসছে ওইরকম ভাই ঢালছে কানগুলো খাড়া করে দিয়েছে বাছুরের কানগুলো গিয়ে খাড়া করে দিয়ে কানটাকে এই করে সোজা করে দিয়েছে কৃষ্ণ বংশীধ্বনি করছেন তার বংশীধ্বনির রস এখানতে এসে কানের মধ্যে অমেলিত দৃশ্য চোখটাকে চোখ সব স্ট্যান্ড স্টিল হয়ে গেছে যত পাখিগুলো আছে যত গৌ বাছুর আছে যত প্রাণী আছে সব স্ট্যান্ড স্টিল মনে হচ্ছে যেন স্ট্যাচু হয়ে গেছে কেউ নড়ছে না মনে হচ্ছে ছবি হয়ে গেছে এক ধ্বনির দ্বারা ভগবানের এমন জাদু সব যে যে অবস্থায় রয়েছে চুপচাপ কেউ নড়েও না চড়েও না ভগবান অমৃতময় ভগবান তাই বলছেন তা যে প্রেবন্তী অবিতৃষ নিপগার নিপগার করণই যে গাঢ় কর্ণের তৃষ্ণা আকুলিত হয়ে কথাগুলো শুনবে তা যে পিবন্তি তৃষ্ণা নিবৃত্তি হচ্ছে না আরও দাও যেটা সন সনকাদি ঋষি বলেছে বয়ম ন বৃত্তিপ্যাম উত্তম শোকবিক্রমে যৎসিন্নতাম রসজ্ঞান সাধু সাধু পদে পদে আমার শান্তি পাচ্ছি না আপনি আরও বলুন আরও বলুন আমাদের তৃষ্ণা নিবৃত্তি হচ্ছে না এটি তো যারা ভাগবত কথা শ্রবণ করবেন তাদের যোগ্যতা কি এই একটা যোগ্যতা দ্বন্দ্বলত আছে অনেক বাহাদুরি আছে অনেক কিছু তারা কি ভগবত কথা শুনবেন ভগবত কথা শোনার যোগ্যতা এটা আরও বলো আরও বলো পারছি না আমার ভাল লাগছে না আরও বলুন যেটা রাধারানী বললেন সখী কে যে আমার কানে শ্যাম নাম দিল আরে আমি পাগল হয়ে যাচ্ছি আমি তো মাথা খারাপ হয়ে যাই যে কে আমার এখানে শ্যাম নাম দিল এখানে এসব আলোচনার বিষয় নয় তাই না বলাই ভালো তাই এখানে বলছেন তো তার তো যে এরকম নিপ যে গাঢ় কর্ণের দ্বারা এইসব তৃষ্ণার্ত হয়ে এসে শ্রবণ করবে তাকে তো এই জগতের ক্ষুধা তৃষ্ণা ভয় শোক এগুলো পীড়া দেবে কি ন স্পৃশন্তি ভয় ভয় শৌক মহা এইসবের থেকে বাইরে চলে যাবে অনন্ত আনন্দময় আর জগতে সন্ধান পাবে রাজন এত সুন্দর সমস্ত অপ্রাকৃত কথা শ্রবণ করলেন সমস্ত কথা এসব শ্রবণ করলেন শ্রবণ করে কিছু বুঝলেন বলে যা এবার এদিকে এ তো কথা বলা হলো এদিকে এই প্রচেতাগণকে দশ সহস্র বৎসর ভজন করার পর রুদ্র গীতা রুদ্র যে শিখিয়ে দিয়েছিলেন তত্ত্ব উপদেশ সেসবের দ্বারা ভজন করলেন করে তারা কৃতকৃতার্থ হলেন আর হরি তাদের বরদান করলেন হরি তাদেরকে অপূর্ব বন্দা বরদান করলেন আর তার দ্বারা তারা প্রচে তারা ভগবানকেও অনেক স্তুতি করলেন নানানভাবে স্তুতি করলেন সমস্ত আর স্তুতি করার পর তারা তাদের অনেক ঘটনা এগুলো পরে শুনবেন আবার এইভাবে দেখা গেল নারজি মহারাজ প্রচেতাগণ যখন সিদ্ধ লাভ সিদ্ধি লাভ করলেন সমস্ত কিছু হলো একদা দেখছেন নারদজি মহারাজ তাদের সম্মুখে উপস্থিত হয়েছে আর মহান নারদজি মহারাজ তিনি যার কাছে যে অবস্থায় যান তার মঙ্গল না করে ছাড়েন না অনন্তকালে নারদজি মহারাজের চরণে আমরা ঋণী কত কত ভক্তিশাস্ত্রের গোপন কথা তিনি আমাদের কাছে রেখেছেন কত রকমভাবে তিনি কায়দা করে আমাদেরকে বুঝিয়েছেন এরকম আর কেউ নেই Narodji Maharaj unparalleled unbeaten Shankar ভগবান আর নারদজি এই ভক্তির আচার্য দুজন এদের যে কী করেছেন এদের শিষ্য হল অজস্র যত জগতের শিষ্যদের সব এদের শিষ্য এত করুণা তাদের কিভাবে বোঝাবে কিভাবে তাদেরকে বোঝাবো যে এটা সত্য না এদিকে যাস না বুঝবে তো না এইভাবে করুণা আর কে প্রকাশ করেছে প্রচেতাগণের কাছে নারদজি মহারাজ এলেন নারদজি মহারাজ দেখলেন এদের তো সিদ্ধি লাভ হয়েছে আর তাও সিদ্ধি ভগবান করুণা করেছেন ঠিক আছে ভগবানের করুণা ভক্তের করুণা তো আলাদা নয় ভক্তের করুণা মানেই ভগবানের করুণা নারদজি মহারাজ তাদের কাছে যেন ভুল না হয়ে যায় জীবনে সে আবার সুন্দর কিছু উপদেশ করলেন সেই উপদেশগুলোর মধ্যে কিছু আলোচনার বিষয়ে বলে মনে করি বিশেষ অনেক সবটাই আলোচনার কিন্তু সময়ের অল্পতা সেখানে বলছেন দেখো প্রচেতাগণকে বলছেন নারদজি অপি সর্বেশাম আত্মাহি অবধির অর্থত অপি ভূতানাম হরির আত্মা আত্মদ প্রিয় ওই যে দেখো যত প্রকার প্রিয় বস্তু আছে আত্মা যে আছে সেটি কিন্তু বাস্তব প্রিয় দেখো বাদবাকি যে প্রিয় বস্তুগুলো সেটা আত্মার সম্বন্ধে প্রিয় লাগে বোঝা গেল যদি কাউকে বলা হয় সবচেয়ে প্রিয় কি তোমার সে সত্যি কথা বলুক সে আত্মাটাই তো তার প্রিয় সে তো নিজেকে বাঁচাতে চায় আর যদি বলে তারপর কিছু প্রিয় বস্তু আছে তাহলে সেটাও আত্মসম্বন্ধে সেটাও আত্মসম্বন্ধে যদি কোনো বস্তু সবচেয়ে প্রিয় কিছু থেকে থাকে কাউকে প্রশ্ন করো তাহলে সেটা বাস্তবিক উত্তর কি হবে নিজেকেই মানুষ ভালোবাসে সবচেয়ে আত্মা আর তারপর যদি আর কাউকে কিছু ভালোবাসে কোনো বস্তু বা ব্যক্তিকে সেটা হচ্ছে আত্মা বা আরে দ্রষ্টব্য সতব্য নির্দেশিতব্য এই তো উপনিষদের কথা আর যদি কোনো কিছুকে ভালোবাসে সেটাও সেটা আত্মার সম্বন্ধে তুমি তোমার ছেলেটাকে ভালোবাসো মেয়েটাকে ভালোবাসো কেন তার মধ্যে আত্মা রয়েছে তাই তো মেয়েটা তো খোল ছেলেটা তো খোল রয়েছে তো ভগবান বাস্তবিক কথাটা উপলব্ধি করতে পারছে না এত গম্ভীর চিন্তা কিন্তু কেউ কর এত জড় বিষয়ে অভিনিবিষ্ট এগুলো চিন্তা করার সময় কোথায় তাদের তা বলে আমাদের কাছে সময় নেই আর তোমার সময়টা কী কাজের জন্য হাতে সেবা করো মুখের নাম করো চিন্তা করো কি ছোটোখাটো বিষয়ে যথা তরমূল নিষেচনেন তৃপ্পন্তি তস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাশ্চ যথেন্দ্রিয়াণাম তথৈব সর্ব অর্হণম অচ্যুতেজ্যা यथा तरमूल निषेचनेन तृप्पन्ति तस्कन्द भुजोपशाखा প্রাণোপহারাশ্চেন্দ্রিয়াণম তথৈব সর্ব অর্হনম মচ্যতেজা প্রসেদাগণ শোনো বাস্তবিক কথাটা কি এই যে যত তুমি আনাচে কানাচে গাছের ডালপালায় জল দিচ্ছ এতে করে লাভ আছে ভালো করে শোনো জলটা দাও গোড়াতে যথা তরমূল নিষেচনেন তিপ্পান্তি তৎস্কন্দ ভুজৌ উপশাখা কোনো বোকালোক আছে গাছের মাথায় উঠে পাতা ফাতায় এরকম জল ছিটাচ্ছে বলে কী হয় গাছের গোড়াতে জল দিলেই তো সব হয়ে গোড়াতে জল দিয়ে সব চলে সেই জন্য এই সংসার মূল হচ্ছে হরি সংসারের মূল এ হরি সে হরির চরণে যদি তুমি করো তাহলে সমস্ত দেব দেবতা সব যক্ষ রক্ষা কার ক্ষমতা নেই কিছু করবে সমস্ত তা তোমাকে আর গোমেদ নিতে হবে না পোকরাচ নিতে হবে না কিছু নিতে হবে না তো মহারাজ আমার সময়টা খারাপ যাচ্ছে দেখুন তো বোধহয় শনির দশা এটা দেখুন তো পোকরাজ বোধহয় লাগে না পোকরাজ বৃহস্পতির দশায় নীলা লাগবে নীলা কিচ্ছু লাগবে না যেখানে এই নবগ্রহ পাগলের মতো এরকম চুটকি এই ভাগ যে ভগবানের ইশারাতে ভয়ে দৌড়ায় কাঁচা খুলে সেই ভগবানও যে দশম গ্রহ কৃষ্ণ তাকে তোমরা ভজন করছো এখনও গ্রহের চিন্তা গ্রহে কি করবে গ্রহে কি করতে পারবে তার ক্ষমতা কি আছে কি কি কেমনি শুনছে কানে চোরাই না শোনে ধর্মের কাহিনী এই যে সেদিন গল্প করেছিলাম চোরের বাবা বলেছে একদম ভাগবত কথা শুনবি না আমাদের ধর্ম হলো চুরি চুরি ছাড়া কিছু যদি শুনিস ভগবত চুরি হবে না আমার কাছে প্রতিজ্ঞা কর মরবার সময় বলে গেছে তো বাবা যখন বলছে ঠিক আছে তারা প্রতিজ্ঞা করছে শুনবো না কিন্তু ভগবানের মা দুনিয়ার ভাই চুরি করে ফিরছে রাত্রিবেলা তখনও সব বাবলা গাছে কাঁটায় পা দিয়ে দিয়েছে আর কানেতে জোর করে ধরে রেখেছে ভগবানের কথা যেন একটাও না আসে আর বাবলা গাছে কাঁটায় পা দিয়ে ওরে বাপরে বলে সব গুলে দিয়েছে আর পা পড়েছে বাবলা গাছে আর কানেতে হাত থাকবে কী করে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে দূরে একটা সাধু সুন্দর হরি কথা বলছে আর কাঁটা বার করতে পারে দু দশটা কথা কানে চলে গেছে হয়ে গেল তার চুরি শেষ কোনো মতে যদি বাস্তবিক সাধুর দু চারটে কথাও কেউ জীবনে গ্রহণ করে যে কত মঙ্গল সেগুলো বলে বোঝানো যায় না বাস্তবিক মঙ্গল হবেই হবে কিন্তু গ্রহণ করে না দুর্ভাগ্যের বিষয় সেই জন্য দুর্ভাগ্যর বিষয়ে গ্রহণ করে না তো ফল পায় না আজকে আমরা এই চতুর্থ স্কন্ধ সমাপ্ত করে পঞ্চম স্কন্ধতে প্রবেশ করব শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ পঞ্চম স্কন্ধ শুরু হবে